স্থানে একত্রিত করলেন এরপরে আল্লাহ তারা নিজের পরিচয় দিলেন কোরআনুল করিমের সুরে আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের পিঠের থেকে তাদের সন্তানদের রুহগুলোকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজের বিরুদ্ধে সাক্ষী রাখলেন যাতে অস্বীকার করতে না পারে আল্লাহম বলো আমি কি তোমাদের রব নই আল্লাহ তারা প্রশ্ন করলেন সমস্ত রুহগুলোকে তৈরি করে সমস্ত রুহগুলো তখন এক বাক্যে স্বীকার করলো কোরআন বলছে কালু বালা শাহিদনা সমস্ত রুহগুলো এক বাক্যে বলল আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ এই সাক্ষ্য নিলেন কি জন্য আল্লাহ সুবাহ সমস্ত রুহগুলোকে একত্রিত করে একটা অঙ্গীকার নিলেন আলাস্তুবে রব্বিকুম বলো আমি কি তোমাদের রব নই একটা বড় মাহফিল এটার জন্য আল্লাহর রবের পরিচয় দেওয়া হচ্ছে মানুষ যেরকম এক জায়গায় গেলে প্রথমে পরিচয় পর্ব থাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাবার আগে সমস্ত রুহগুলোকে একত্রিত করে একটা পরিচিতির মাহফিল করলেন আল্লাহ পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ তুবে রব বিকুম বলো আমি কি তোমাদের রব নই সমস্ত রুহুগুলো এক বাক্যে বলল কলু বালা অবশ্যই আপনি আমাদের রব শাহিদ না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব আমাদের রবকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রথম এই রবের পরিচয় দিলেন এরপরে দেখেন দুনিয়াতে আসার পরেও কিন্তু আমরা সেই রবের স্বীকৃতি দিচ্ছি যেন আমরা ভুলে না যাই এজন্য তিনি নামাজের মধ্যে বারবার বলতে বলেছেন আমরা দাঁড়িয়ে বলছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সময়ের রব যিনি কি এরকম ভাবে রবের আমরা স্বীকৃতি দিচ্ছি এরপরে আমরা আবার যখন রুকুতে চলে যাচ্ছি সেখানে গিয়ে বলছি আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা ওয়ালাকাল হামদ আবার শেষদায় গিয়ে বলি রব্বি আল আলা তাহলে রবটা কত বড় সুন্দর জিনিস গুরুত্বপূর্ণ জিনিস দুনিয়াতে আসার আগেও আমাদেরকে রবের কথা শেখানো হলো দুনিয়াতে এসে আমরা বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রুকুতে রব সেজদায় রব এমনি ভাবে যখন দুনিয়ার থেকে মানুষ প্রথম আখেরাতের সফর শুরু করবে আখেরাতের প্রথম ঘাটি হচ্ছে কবর কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে তার প্রথম প্রশ্ন মান রব্বুকা কে তোমার রব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহ সালাতামকে হুকুম করলেন তুমি ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও মুসা আলাইহ ইসলাম হারুনকে সঙ্গে নিয়ে গেলেন ফেরাউনকে রবের দাওয়াত দিলেন ফেরাউন জিজ্ঞেস করলো হে মুসা তোমাদের রবটা আবার কি কারণ ফেরাউন নিজেই দাবি করত আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের প্রধান রব ফেরাউন নিজেই দাবি করত আমি তোমাদের প্রধান রব এই ফেরাউনকে গিয়ে যখন রবের দাওয়াত দেওয়া হল তখন ফেরাউন প্রশ্ন করল ফামার ফামা রব্বুকুমায়া মুসা হে মোসা তোমার রবটা আবার কে মোসা আলাইহ সালাম তখন রবের পরিচয় দিলেন কোরআন বলছে আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা মহান পালনকর্তা যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই কেবল ছেড়ে দেন নাই সৃষ্টি করার পরের থেকে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করেন তার নাম হচ্ছে রব মনে করুন আমরা যখন মায়ের পেটে ছিলাম পাঁচ মাস বয়স হয়ে গেল রুহু চলে আসলো মায়ের পেটে খাবারের প্রয়োজন দেখা দিল মায়ের পেটে খাবার সরবরাহ করার মতো দুনিয়ার কোনো খাদ্য বিজ্ঞানী নেই খাদ্যমন্ত্রী নেই কোন চিকিৎসা বিজ্ঞানী নেই এমনকি সন্তানের পক্ষেও সম্ভব ছিল না ওই মায়ের পেটের ভিতরে বসে আন্দোলন করা মিছিল করা কান্নাকাটি করারও কোনো সুযোগ ছিল না মায়ের পেটে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি রিজেক্ট পৌঁছিয়েছেন তিনি কে আলা আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা মহান রব যিনি মায়ের পেটে সৃষ্টি করার পরে ওইখানে তোমার খাবারের জন্য যখন প্রয়োজন দেখা দিল তোমার কান্নাকাটি করার কোনো সুযোগ ছিল না আন্দোলন করার কোনো সুযোগ ছিল না মিছিল করার কোনো সুযোগ ছিল না ওইখানে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি খাবার পৌঁছিয়েছেন তিনি হচ্ছেন রব এরপরে যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে আসার পরে মানুষ কি খাবে মানুষের তৈরি করা খাবার খেলে গরম হলে পরে মুখ পুড়ে যেতে পারে ঠান্ডা হলে পরে সর্দি লাগতে পারে এরকম ভাবেই যদি শক্ত হয় মুখে আটকে যেতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে মায়ের বুকের ভিতরে একটা শাল দুধ তৈরি করে দিলেন হলুদ বর্ণের একটু গাঢ় প্রথম যে দুধ সন্তান পান করে আগের যুগের অশিক্ষিত অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো এই দুধ পান করলে নাকি ধনুষ্টঙ্কর হয় এই জন্য তারা এটাকে ফেলে দিয়ে তারপরে দুধ পান করাতো বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী সমস্ত ডাক্তার একমত হয়েছেন যে আল্লাহ তালা মায়ের বুকের ভিতরে শাল দুধকে ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই বরং তারা পরীক্ষা করে দেখেছেন মায়ের বুকের এই প্রথম যে শাল দুধ এটা সন্তান যখন দুনিয়াতে আসবে একদিকে তার খাবারের প্রয়োজন আর একদিকে পানির প্রয়োজন আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে আক্রমণের বাঁচার জন্য ঔষধের প্রয়োজন আল্লাহ রাব্বুর আলামিন এই সন্তান দুনিয়াতে আসার পূর্বেই মায়ের বুকের ভিতরে মায়ের দুধের ভিতরে এমন এক খাদ্য শাল দুধ তৈরি করে দিলেন যেটা একই সাথে খাবারের কাজ করে একই সাথে পানির কাজ করে আর একই সাথে সমস্ত রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচাবার জন্য প্রতিষেধক হিসেবে ঔষধের কাজ করে জনে বলুন সুবাহান বললেন ও আমি যে রবের দাওয়াত তোমাকে দিচ্ছি যেই রবের পরিচয় তোমাকে দিচ্ছি সেই রবের পরিচয়টা জেনে নাও তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই শুধু ছেড়ে দেন নাই বরং তার যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করছেন তার নাম কি রব এবারে সন্তান দুধ পান করতে আরম্ভ করলো দুধ পান করবে দুধের ভিতরে মেয়ে লোকের দুধের বোটার ভিতরে ছিদ্র কি একটা না অনেক কেন অনেকগুলো একটা যদি নলা দিয়ে একটা ছিদ্র দিয়ে বের হতো অনেকগুলো দুধ একসাথে ঢুকে মস্তিষ্কে চলে যেত বাচ্চার জন্য ক্ষতিকর হতো আল্লাহ রাব্বুল আলমিন এজন্য মেয়ে লোকের দুধের বোটার ভিতরে অনেকগুলো ছিদ্র করে দিয়েছেন এবারে বাচ্চা আরামে দুধ পান করতে করতে বড় হচ্ছে এখন বাচ্চার বয়স দুই বছর হয়ে গেছে এখন আর শুধু দুধ পান করলে চলবে না এখন তাকে খিচুড়ি খেতে হবে মুরগির বাচ্চা খেতে হবে কবুতরের বাচ্চা খেতে হবে আল্লাহ রাব্বুর আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই সন্তানের জন্য বাচ্চার মুখে সুন্দর সুন্দর করে ছোট ছোট দাঁত গজিয়ে দিলেন মুক্তার মতো দাঁত দিয়ে মুখটা ভরে দিলেন এবারে বাচ্চা খিচুড়ি খাচ্ছে কবুতরের বাচ্চা খাচ্ছে মুরগির বাচ্চা খেতে খেতে বড় হচ্ছে এবারে বাচ্চার বয়স নয় দশ বছর হয়ে গেছে এখন আর এই ছোট মুরগির বাচ্চা ছোট কবুতরের বাচ্চা খেলে চলবে না এখন তাকে খেতে হবে খাসির মাথা গরুর হাড্ডি তাকে চাবাতে হবে আল্লাহ রাব্বুর আলমিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই সন্তানের মুখের ছোটবেলার ছোট দাঁতগুলোকে পর্যায়ক্রমে ভেঙ্গে দিয়ে এবারে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন জরে বলুন সুবাহান এমনি ভাবে যখন যা প্রয়োজন তখন তিনি তা পূরণ করে দিচ্ছেন এরকম যিনি পূরণ করেন তার নাম কি আপনি প্রশ্ন করবেন যে হুজুর ডিমের ভিতরে যে বাচ্চা হয় ওই বাচ্চার খাবারটা থেকে আসে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন আমি একটু রবের পরিচয় দিয়ে এরপরে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ সুবহান এই রবের পরিচয় দিয়েই আমাদের মাহফিল শুরু করেছেন পৃথিবীতে আমাদেরকে পাঠাবার শুরুতেই আল্লাহ তালা রবের পরিচয় দিলেন আমি বলছিলাম যে ডিমের ভিতরে বাচ্চা হয় এই ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় সেখানেও যখন বাচ্চার বডি তৈরি হয়ে গেল রুহু তৈরি হয়ে গেল তখন খাবারের প্রয়োজন দেখা দিল ডিমের ভিতরে খাবার কোথেকে আসবে আল্লাহ রাব্বুর আলামিন এই ডিমের ভিতরে খাবারের জন্য দুইটা অংশ রেখে দিয়েছেন একটা দেখবেন ডিমের ভিতরে হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা লালা এই কুসুমটা দিয়ে বাচ্চা তৈরি হয় এরপরে বাচ্চা যখন ডিমের ভিতরে তৈরি হয়ে গেল খাবারের প্রয়োজন খাবারের জন্য আল্লাহ রাব্বুর আলমিন আগের থেকে ওই সাদা লালা তাকে তৈরি করে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ কালা রব্বুন আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা অফরাউন আমার রবের পরিচয় হল যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই আবার তাদের জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেছেন এরকম যিনি ব্যবস্থা করেন তার নাম কি আপনি দেখবেন ইঁদুরের লেজটা অনেক লম্বা হয় না কেন চিন্তা করেছেন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ইঁদুরের যখন শীত লাগে তখন সে ল্যাজের মাধ্যমে গরম নেয় এটা একটা এয়ার কন্ডিশন আবার যখন ওর শরীরে তাপমাত্রা বেড়ে যায় গরম লেগে যায় এই ল্যাজের মাধ্যমে শীত নেয় সে এরকম ভাবে মৌমাছির আপনারা মৌচাক দেখেছেন মানুষেরা বাড়িঘর তৈরি করে এটার জন্য প্ল্যানিং ইঞ্জিনিয়ার আছে যারা পড়াশোনা করে ডুয়েট বুয়েট বিভিন্ন স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে মৌমাছির কোন ইউনিভার্সিটি আছে কিন্তু দেখবেন ওদের মধ্যে সব রকম ইঞ্জিনিয়ার আছে মৌমাছি যখন ঘর তৈরি করতে যায় ওদের সিমেন্টের কারখানা নাই কিন্তু দেখবেন গাছের সঙ্গে কার্নিশের সঙ্গে এমনভাবে কেমিক্যাল লাগায় এক একটা মৌচাক দশ মন পর্যন্ত মধু নিয়ে ঝুলতে থাকে আজ পর্যন্ত কোন মৌচাক ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়ে গেছে তাহলে বোঝা গেল ওদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে এবারে বলবেন এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করার জন্য অনেক দূরে চলে যায় ওরা কোনো সময় বাসা হারায় না আমাদের মেরিন ইঞ্জিনিয়ার সাহেবরা সমুদ্রে যারা জাহাজ চালায় অনেক দূরে চলে যাওয়ার পরে তারকা দিয়ে তারা দিক নির্ণয় করে কম্পাস থাকে এরপরে সমুদ্রে বিভিন্ন সিগন্যাল থাকে এরপরে অনেক সময় তারা পথ হারিয়ে গভীর সমুদ্রে চলে যায় কিন্তু মৌমাছি যেখানে বাসা তৈরি করে ওখান থেকে হারাই কোথাও যায় না দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় মধু সংগ্রহ করার জন্য একটা মৌমাছি তার গন্তব্য হারায় না রাস্তা দেখান কে বোঝা গেল মৌমাছির মধ্যে মেরিন ইঞ্জিনিয়ার আছে এরপরে দেখবেন ওদের ঘরগুলো প্রত্যেকটা ঘর ষষ্ঠ কোণ বিশিষ্ট একটা ঘরের মধ্যে কোনো ব্যস্কম নেই কি সুন্দর ঘর তৈরি করছে শিক্ষা দিচ্ছেন কে কোরআনুল কারিমে একটা সুরা আছে সুরা আর নাহাল নাহাল মানে মৌমাছি আল্লাহ তারা বলছেন আল্লাহ রব্বুর আলামিন মধুমক্ষিকার প্রতি হুকুম জারি করলেন আনিত্তাখিদি মিনাল জিবালে বুয়ুতা ও মৌমাছি তুমি গিয়ে পাহাড়ে ঘর নির্ণয় করো ঘর নির্মাণ করো পাহাড়বাসী মধু পাবে আপনি গ্রামে বসে বঞ্চিত হবে আল্লাহ তারা সেজন্য বলছেন আমিনার সাজারে এবং গ্রামের গাছের সঙ্গে গিয়ে তোমরা মৌচাক নির্মাণ করো এবারে শহরের লোকদের কি হবে তাদেরও মধুর প্রয়োজন আল্লাহ তালা বলছেন আমি মা শহরের বড় বড় কার্নিজগুলোর সঙ্গে গিয়ে তোমরা মৌচাক নির্মাণ করো এবারে মৌচাক নির্মাণ করার জন্য অরব্বর আলামিন আমাদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার নাই আমাদের সিমেন্টের কারখানা নাই আমাদের জন্য বুয়েট নাই ডুয়েট নাই আমাদের জন্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় নাই আমরা থেকে বিদ্যা অর্জন করব আল্লাহ রব্বুর আলমিন নিজের থেকে বুঝে শুনে ওদের ঘর নির্মাণ করার জন্য যা প্রয়োজন সব দান করেছেন কে দান করেছেন শুধু এতটুকুই না আমি যদি আজকে রবের পরিচয় দিতে যাই তাহলে অনেক সময় এখানেই লেগে যাবে মানুষের মধ্যেও আল্লাহর পরিচয় আছে এত দূরে যাওয়ার দরকার নেই আল্লাহ সুবাহ এই পৃথিবীতে যা কিছু রেখেছেন এই ছোট্ট মানুষটার মধ্যে সবকিছু আছে মনে করুন এই পৃথিবীতে মৌলিক উপাদান চারটা কয়টা মৌলিক উপাদান চারটা আগুন পানি মাটি বাতাস কয়টা হল ভাইরা আমার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যে জিনিসগুলো রেখেছেন এর মধ্যে মৌলিক উপাদান চারটা কয়টা চারটা কি কি আগুন পানি বাতাস মাটি কয়টা হলো মানুষের মধ্যে সবগুলো জিনিস আছে আগুন আছে তার প্রমাণ কি মানুষের জ্বর উঠলে শরীর গরম হয়ে যায় দৌড় দিলে পরে শরীর গরম হয় ঠিক কিনা বোঝা গেল আগুন আছে এবারে বলবেন পানি মানুষের দেহের মধ্যে পানি আছে খালি পানি আছে না এই পৃথিবীতে যত রকমের পানি আছে মানুষের এই দেহের মধ্যে তত রকম পানি আছে পৃথিবীর পানি কোথাও মিষ্টি পানি আপনার আমার জিব্বার নিচের থেকে যে পানি বের হয় মিষ্টি পানি দুনিয়ার সাগরের পানি লবণ পানি আপনার আমার ঘামের পানি আর চোখের পানি লবণ পানি দুনিয়াতে ডোবার পানি নষ্ট পানি আপনার আমার পেশাবের পানি নষ্ট পানি দুনিয়ায় কোথাও তিতা পানি মানুষের ডেকুর আসলে তিতা পানি আসে সব রকম পানি আছে ঠিক না পানির থেকে যেমন জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় সিডর হয় মানুষের মধ্যে এগুলো হয় দেখবেন যে হাতির সঙ্গে যে বাতাস বের হয় সিডর হল তার গতি ছিল দুইশো মাইল বেগে আর মানুষের হাতির সঙ্গে যে বাতাস বের হয় তার গতিও দুইশোর উপরে জোরে বলেন মানুষের মধ্যে মাটিও আছে মাটি দুনিয়াতে যত রকম আছে আপনার আমার দেহের মধ্যে তত রকম মাটি আছে দুনিয়ার কোথাও মাটিতে ফসল বেশি হয় আপনাদের এই অঞ্চলে কি সুন্দর ফসল হয় ভুট্টার চাষ হয় আর তামাক যেরকম করে আল্লাহ একবার এই তামাকের চাষ করা জায়েজ না না তা চিন্তা করেছেন কখনো তামাক খাওয়া জায়েজ না হারাম হারাম চাষ করা কি ভাইরা এগুলো বাদ দিয়ে ভালো কোনো জিনিস উৎপন্ন করার চেষ্টা করেন একটু লাভ কম হলেও আল্লাহর কাছে নাজাদ পাবেন যাই হোক জমিন খুব তাজা তা বলছিলাম ফসল খুব বেশি হয় আপনার আমার মাথা এবং দাড়ি হলো সেই আপনার এলাকার জমিনের মতো ফসল বেশি হয় দুনিয়াতে মাটি কোথাও ফসল মুটি হয় না মরুভূমি আপনার আমার হাতের তালু পায়ের তালু হচ্ছে মরুভূমি দুনিয়াতে কোথাও ফসল মোটামুটি হয় আপনার আমার দেহের অন্য অন্য জায়গাগুলো এরকম সব রকম মাটি পাওয়া গেছে কিনা এবারে দুনিয়াতে কোথাও পাহাড় পর্বত আছে টিলা আছে আপনার আমার দেহের মধ্যে কোথাও উঁচা নিচা হাড্ডি আপনার এরকম এগুলো টিলা দুনিয়াতে খাল বিল নদী নালা আছে আপনার আমার দেহের মধ্যে রবগুলো খাল বিল নদী নালার মতো ভাইজান দুনিয়াতে জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী থাকে আপনার আমার দেহের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী আছে এই ডাক্তার সাহেব আমার পিছনে বসে আছেন জিজ্ঞেস করবেন দুনিয়ার ডাক্তাররা আবিষ্কার করেছেন মানুষের চামড়ার উপরে বিভিন্ন রকমের জীবাণু বসবাস করে এই আপনারা যেরকম গাদাগাদি করে বসে আছেন মানুষের দেহের উপরে এর চেয়েও বেশি গাদাগাদি করে বিভিন্ন রকমের জীবনে বসবাস করে জয় বলেন হান আল্লাহ শুধুমাত্র মুখের মধ্যে দুইশো প্রজাতির জীবনে বসবাস করে এই আপনারা ব্রাশ করেন ওগুলো চলে যায় আবার তৈরি হয় এই রকম ভাবে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাসও আছে আমি কি বলতে চাচ্ছি দুনিয়াতে যা কিছু আছে সব যখন তোমার এই সাড়ে তিন হাত বডির মধ্যে আছে এবারে এখান থেকে তুমি একটু চিন্তা করে দেখো তোমার এই সাড়ে তিন হাত বডিটা চালাবার জন্য কোনো পরিচালক আছে কিনা এটা একটা ক্ষুদ্র পৃথিবী আমি প্রমাণ করলাম এবারে আপনি দেখুন এই আপনার ছোট্ট বডিটাকে চালাবার জন্য কোনো পরিচালক আছে কিনা দুনিয়ার সমস্ত জ্ঞানী মানুষেরা বলবে হ্যাঁ অবশ্যই আছে এই পরিচালক যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত স্ত্রী আপনাকে স্বামী ডাকবে সন্তান আপনাকে বাবা ডাকবে পাড়া প্রতিবেশী আপনাকে আব্দুর রহমান আব্দুর রহিম বলে ডাকবে আর ওই পরিচালক যখন চলে যাবে তখন আর আপনাকে আব্বা ডাকবে না আপনার স্ত্রী স্বামী ডাকবে না পাড়া প্রতিবেশী আব্দুর রহমান ডাকবে না আব্দুর রহমানের লাশ বলবে বোঝা গেল একটা পরিচালক এখানে আছে ভাইজান আপনার সাড়ে তিন হাত বডি যদি কোনো পরিচালকবিহীন চলতে না পারে এখান থেকে বুঝে নাও এই গোটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন তুমি আমি এই সবগুলোর একজন পরিচালক আছেন সেই পরিচালকের নাম হচ্ছে রব জোরে বলুন সুভান আল্লাহ এই পরিচালক হচ্ছেন আল্লাহ পরিচালকের নাম কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এবারে বলবেন আল্লাহ কয়জন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার ভিতরে একজন মহান বিজ্ঞানীকে ঢুকিয়ে দেন ওই বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন মানুষের দেহটাকে পরিচালনা করার জন্য মানুষের বডি পরিচালনা করার জন্য কয়টা পরিচালক আছে দুনিয়ার যে কোনো বিজ্ঞানী বলবে পরিচালক একজন কারণ একাধিক রুহু থাকলে একটা রুহু বলবে আমি ঠান্ডা খাবো আর একটাই বলবে গরম খাবো একটাই বলবে মাহফিলে বসবো আর একটা বলবো বসবো না দুইটা রুহের সংঘর্ষে আপনার দেহটা একেবারে শেষ হয়ে যাবে বোঝা গেল তোমার এই সাড়ে তিন হাত বডি এই ক্ষুদ্র পৃথিবী যদি একজন পরিচালকের চালায় একাধিক পরিচালক হলে যদি আশঙ্কা আছে ধ্বংস হয়ে যাওয়ার এখান থেকে বুঝে নাও এই গোটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছুর পরিচালক কয়জন লৌকা নাফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে এবং চন্দ্র আসমান জমিনে যদি আল্লাহ একাধিক হতো দুইজন বা তার চেয়ে বেশি আল্লাহ হতো তাহলে দুইজনের পাওয়ার সমান হবে অথবা কম বেশি হবে যদি কম বেশি হয় তাহলে যার শক্তি বেশি সে দুর্বল খোদাগুলোকে মেরে ফেলত আর যদি সমান সময় হয় তাহলে দুই আল্লাহর যুদ্ধ লেগে আসমান জমিন চন্দ্র সূর্য ভেঙ্গে চুরমার হয়ে যেত আল্লাহ কয়জন এবারে বলবেন হুজুর আল্লাহ কেমন তিনি কোথায় আছেন আল্লাহ রাব্বুর আলামিন কোরআনুল করিম বলছেন আর রহমান আল্লাহ তালা আরো সে সমাসীন আছেন কোথায় আছেন আপনি আমি দুনিয়াতে বসে দেখতে পাচ্ছি না ভাইজান এই জন্য বলছি তোমার ভিতরে যে রুহুটা আছে বলো তো সেই রুহুটা কত বড় তার দৈর্ঘ্য কি প্রস্থ কি বেদ কি বলতে পারবে কেউ কালার কি বলতে পারবে কেউ তোমার এই দেহের ভিতরে যেই পরিচালক রয়েছে এই পরিচালকের যখন তুমি দৈর্ঘ্য বলতে পারো না প্রস্থকিতা বলতে পারো না এর কালার কি এর রংটা কি বলতে পারো না এই দুনিয়াতে বসে তুমি মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা সম্পর্কেও তুমি এর বেশি জানতে পারবে না জোরে বলুন সুবাহান আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের যুগে আজকে আছে না অনেক লোক বিদেশ থেকে পরে নাস্তিক হয়ে আসে ভাইজান যত বড় বিজ্ঞানী হোক না কেন এই কোরআনের আলো যদি আপনার জ্ঞান চোখের সামনে না থাকে আপনি কিছুই জানতে পারবেন না ঠিক কিনা আল্লাহ তারা চক্ষু দিয়েছেন কিসের জন্য দেখার জন্য কিসের জন্য চোখ থাকলে কি দেখে মানুষ চোখ থাকলেই যদি দেখবে তাহলে আলো জ্বালাবার প্রয়োজন কি আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আরামিন চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন তোমার চক্ষু যত ভালো থাকুক না কেন এই চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন কিসের প্রয়োজন দিনের বেলায় সূর্যের আলো আর রাতের বেলায় চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পারবে না ও আমার ভাইয়েরা এই বাহ্যিক চক্ষু দিয়ে দেখতে হলে যেরকম আলোর প্রয়োজন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এই চক্ষুটা দিয়েছেন মূলত আল্লাহকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কিন্তু জেনে রাখো তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন যত বড় জ্ঞানী হও না কেন ওই দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন তোমার জ্ঞান চোখ দিয়ে আল্লাহকে চিনতে হলেও একটা আলোর প্রয়োজন সেই আলোটার নাম হচ্ছে আল কোরআনুল করিম জয় বলুন সুবহান আল্লাহ কোরআন বলছে কাদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং আলো আগমন করেছে এই আলো যদি তোমার জ্ঞান চোখের সামনে থাকে তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে আর যদি তোমার জ্ঞান চোখের সামনে এই কোরআনের আলো না থাকে ভাইজান তুমি যত বড় জ্ঞানী হও যত বড় বিজ্ঞানী হও না কেন তুমি আল্লাহকে চিনতে পারবে না ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল নাম শোনেন না ডারউইন এখনো তার মতবাদ এই দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় জ্ঞানী ছিল এই জন্য তো বিজ্ঞানী ছিল ভাইরা আমার কিন্তু সে আল্লাহকে চিনতে পারে নাই মানুষ কেমনে সৃষ্টি হল এই রহস্য বয়ান করতে গিয়ে সে একটা মতবাদ এই পৃথিবীর মানুষকে শিখাইল যে মানুষ আসলে ছিল বানর জোরে বলেন নওয়াজবিল্লা সে বলল বানর গাছে ঝুলতে ঝুলতে ওর ল্যাসটা পড়ে গেছে এরপরে আস্তে আস্তে সামনের দুই পা উঁচু করে দাঁড়াতে শুরু করলো এরপর এভাবে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে ভাইরা আমার বানর এখনো জঙ্গলে আছে কিনা চিড়িয়াখানায় আছে কিনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায় গাছের সঙ্গে ঝুলে আগের যুগে যদি ঘষতে ঘসতে ল্যাসটা পরে মানুষ হইয়া থাকে তাহলে এখন কেন ল্যাস পরে মানুষ হয় না এখন কোন বানর ল্যাস পরে মানুষ হতে দেখা গেছে কোনটা অর্ধেক মানুষ কোনটা পোয়া মানুষ কোনটা সিকি মানুষ এরকম দেখা গেছে দেখা যায় নাই আসল বিষয়টা হচ্ছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা এখন যদি কেউ বলে এই বড় বড় বোয়াল মাছ এগুলো আসলে ছিল পাবদা মাছ বিশ্বাস করবে কেউ টাকি মাছ শোল মাছ গজার মাছ দেখতে একরকম কিনা একরকম হলো কেউ যদি বলে যে বড় বড় গজাল মাছগুলো আগে ছিল টাকি মাছ বিশ্বাস করা যাবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলামিন মানুষকে মানুষ করে সৃষ্টি করেছেন আর ওই বানরকে বানর করে সৃষ্টি করেছেন কিন্তু ওই বিজ্ঞানী কেন বুঝতে পারল না ওই বিজ্ঞানের জ্ঞান ছিল ঠিকই কিন্তু তার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো ছিল না এই রকম একজন নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যুগে ওই সময় বাগদাদ ছিল মুস্তাদুল খেলাফত খলিফার দরবারে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে মুসলমান যাকে বলে আল্লাহ হিন্দু যাকে বলে ভগবান আর খ্রিস্টান যাকে বলে ঈশ্বর এরকম কোনো কিছু নাই মানুষ এমনি সৃষ্টি হয় কলা গাছের থেকে কলা গাছ বাঁশের থেকে বাঁশ এরকম ভাবে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় আসলে আল্লাহ বলতে কিছু নাই বাদশাহ চিন্তা করলো এই নাস্তিক অনেক বড় শিক্ষিত লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে তো এ লোকের সাথে আমি আর তর্ক করে পারবো না ইমাম আবু হানিফাকে খবর দিই সবাই দিল মনে করুন বিকাল পাঁচটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আস্তে আস্তে অনেক দেরি করে ফেললেন নাস্তিক তো মঞ্চে বসে লম্ফ ঝম্প করতে লাগলো তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে আমার সঙ্গে কিসের বাহাত করবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনেকক্ষণ পরে আসলেন নাস্তিক বলল যে আগে বলেন কেন দেরি করলেন ইমাম সাহেব বলেন আমাকে বলতে দিবা তো কেন দেরি করলাম তারপরে যদি যুক্তিসঙ্গত কারণ বয়ন করতে পারি তাহলে তারা আমার কোন দোষ নাই আচ্ছা বলুন কি কারণে আপনি দেরি করেছেন দেখো আমার বাড়ি হচ্ছে দাজলা নদীর ওই পারে বাদশার বাড়ি হলো এই পারে আমি নদীর পারে এসে দেখি নদী পার হওয়ার জন্য কোন নৌকা নাই কোন খেয়া পারাপারের ব্যবস্থা নেই আমি সেই জন্য নৌকার জন্য অপেক্ষা করতে লাগলাম নদীর পারে অপেক্ষা করতে থাকলাম হঠাৎ করে দেখি নদীর ভিতরের থেকে একটা বিশাল আকারের গাছ বেরোয় আসলো গল্প আর কি এরপরে দেখলাম অটোমেটিক ভাবে গাছটা তক্তা হয়ে গেল এরপরে দেখলাম অটোমেটিক ভাবে তক্তাগুলো একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে কোনো মিস্ত্রি নাই লোহার প্রয়োজন হল না একটা নৌকা তৈরি হয়ে গেল এরপরে দেখলাম কোন মাল্লা বিহীন ওই নৌকাটা এসে আমার সামনে ভিড়ে গেল আমি আস্তে নৌকায় উঠে বসলাম মাঝি ছাড়া নৌকাটা চলতে চলতে একেবারে বাদশার ঘাসে ঘাটে লাগলো আমি এইরকম আস্তে আস্তে দেরি হয়ে গেছে নাস্তিক একটা জোরে হাঁস দিয়ে বলল শুনেছিলাম আপনি বড় একজন আলেম বড় বিজ্ঞানী ব্যক্তি আপনি তো একটা পাগল বলে কেন আমি পাগল এটাও কি সম্ভব একটা গাছ সমুদ্রের ভিতর থেকে অটোমেটিক বের হয়ে আসলো কোন করাত ছাড়া অটোমেটিক তত্ত্বা হয়ে গেল মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল মাঝি ছাড়া নৌকা চলল এটাও কি সম্ভব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন আরে নাস্তিক আমি তোর সঙ্গে কোরআন হাদিস দিয়ে বহাস করব না আমি তোর সঙ্গে বহাস করার জন্য কৌশল অবলম্বন করেছি একটা গল্প তৈরি করেছি এইরকম যদি একটা নৌকা মাঝি ছাড়া চলতে না পারে একটা গাছ করাত ছাড়া তত্তা হতে না পারে মিস্ত্রি ছাড়া যদি নৌকা হতে না পারে তাহলে তোমার মতো আমার মতো সুন্দর একটা মানুষ এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো কোন পরিচালক ছাড়া চলতে পারে না এগুলোকে যারা বলে কোন পরিচালকবিহীন চলে সে আস্তা একটা পাগল ভাইরা আমার قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى সালাম সেজন্য ফেরাউনকে দাওয়াত দিলেন অ ফেরাউন আমার রবের পরিচয়টুকু জেনে নাও আমার রবের পরিচয় হচ্ছে যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই আবার তার যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করেন তার নাম কি রব এই রবের একটা বিশাল সম্মেলন হল আল্লাহ তারা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে সব রুহগুলোকে একাত্র করে অঙ্গীকার নিলেন এটা হচ্ছে একটা সম্মেলন আজকে মূলত আমি এইটা নিয়ে আলোচনা করছি না কারণ আজকে সব জায়গায় আলোচনা হচ্ছে আল্লাহর নবীর জন্ম নিয়ে ঈদে মিলাদুল নবী নিয়ে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এটার সম্পর্কে কিছু আলোচনা হওয়া দরকার এজন্য আমি আর একটা আয়াতের আওয়াজ করেছি দ্বিতীয় মহাসম্মেলন আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার আগে আরো একটা বড় সম্মেলন করেছেন কিন্তু প্রথম সম্মেলনটায় আপনি আমি সবাই ছিলাম আদম আলাই ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রুহগুলোকে আল্লাহ তালা সেই মাহফিলে আহ্বান করেছেন কিন্তু দ্বিতীয় আর একটা মাহফিল এই মাহফিলটা শুধুমাত্র নবী রসুলদেরকে নিয়ে ওই মাহফিলে ভাইজান আপনি আমি সহ এখন থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে একজন মানুষও থাকার কোনো সুযোগ পাই নাই এই মাহফিলের আলোচনা আছে সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুর আলমিন সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করে তাদের থেকে একটা অঙ্গীকার নিলেন কি অঙ্গীকার নিলেন আমি তোমাদেরকে কিতাব দান করব তোমাদেরকে হেকমা দান করব বিজ্ঞান দান করব জ্ঞান দান করব ও নবী রসুলরা তোমাদেরকে আমি আসমানি কিতাব দিব নবুয়াদ দিব রে সালাদ দান করব সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা এরপরে তোমাদের কাছে আর একজন রসুল পাঠাবো সর্বশেষ রসুল আমি পাঠাবো যে রাসুল তোমাদেরকে স্বীকৃতি দিবেন সত্যায়ন করবেন তোমাদের সত্য বলে স্বীকৃতি দিবেন ওই রসুল যখন তোমাদের মাঝে যাবেন তোমাদের দায়িত্ব হবে সেই রসুলের প্রতি ইমান আনা এবং তাকে সাহায্য করার জন্য বলুন সুহার আল্লাহ এই রসুল আমাদের নবী প্রধান অতিথি এই মাহফিলে বা বড় বড় মাহফিলগুলোতে বড় বড় পোস্টার করে পোস্টারে অনেকগুলো নাম থাকে উপর থেকে নিচে প্রধান যে বক্তা থাকে তার নামটা বড় থাকে মাহফিল যখন শুরু হয় তখন কি প্রধান বক্তা আগে আসে না নিচের থেকে ছোট ছোট বক্তা আগে আসে কোনটা নিচের থেকে ছোট ছোট বক্তারা আগে আসে আর সবাই তাক পরে থাকে যে প্রধান বক্তা কখন আসবে সর্বশেষ প্রধান বক্তা আসে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়ার মাহফিলকে সাজালেন এই দুনিয়ার মাহফিলে আদম আলাইহি সালাম থেকে লোক পাঠানো শুরু হলো নবুয়াতের একটা পোস্টার করেন নবীরা দুনিয়াতে আসবেন তারা ওয়াজ করবেন এই নবুয়াতের পোস্টারে অসংখ্য নবীদের নাম ছিল আদম সফিউল্লাহ মৌসা কালিমুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এরকম অনেকগুলো নবীর নাম ছিল ঈসা রুহল্লাহ শেষ পর্যন্ত প্রধান বক্তার নাম ছিল মুহাম্মাদুর রসুল্লাহ দুনিয়াতে মাহফিল শুরু হয়ে যাবে আল্লাহ তারা সেজন্য আগের থেকে বললেন ওই প্রধান মেহমান যখন দুনিয়াতে যাবেন তোমাদের কাজ হবে ওই প্রধান মেহমান গেলে পরে তোমাদের মাহফিল বন্ধ হয়ে যাবে তার জন্য মঞ্চ ছেড়ে দিতে হবে তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করতে হবে قال أقررتم وأخذتم على ذلكم إسري আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী রাসূলরা তোমরা যদি এই কথা মানতে পারো স্বীকার করো তাহলেই তোমাদেরকে নবুয়াদ দিব রে সালাত দিব বলো তোমরা মেনে নিচ্ছ কিনা স্বীকার করছো কিনা কালু আকরার না সব নবী এবং রসুল গোল বললেন হ্যাঁ আমরা স্বীকার করে নিচ্ছি মেনে নিচ্ছি কালা ফাসাহাদু ও আনামা মাআকুম শাহিদিন জোরে বলুন সুভান আল্লাহ সব নজরুল রসুল বললেন আমরা বিশ্বাস করছি আমরা মেনে নিচ্ছি আপনার ওই প্রধান মেহমান যখন দুনিয়ায় চলে যাবেন দুনিয়াতে আসবেন আমরা তার প্রতি ইমান রাখবো তাকে সাহায্য করব আল্লাহ তারা বললেন ফাসাহাদু তোমরা সাক্ষী থাকো ও আনামাকুমিনা শাহিদিন আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম এবারে দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল আদম আলাই সালাম আসলেন আদমের যুগে আদম আলাই সালাম যখন দুনিয়ার থেকে বিদায় নিবেন প্রায় ওনার বিদায়ের মুহূর্তে ওনার সন্তানদের সংখ্যা হল এক হাজার দশ হাজার কত দশ হাজার সন্তান ছেলে মেয়ে নাতি পুতি সব মিলাইয়া ওনার এক হাজার বছর বয়সে এরকম প্রায় দশ হাজার মানুষ তৈরি হয়েছিল যারা বলেন তো ভার আদম আলাইসালাম তার জীবনের শেষ দিকে এসে এই দশ হাজার মানুষকে একাত্র করে তিনি বক্তব্য দিলেন আমার সন্তানেরা জেনে রাখো আমি তোমাদের মাঝে নবুয়াদ পেয়েছিলাম তোমাদের প্রচার করেছি তাও হেদের বাণী প্রচার করেছি এই রকম ভাবে তোমাদের মধ্যে একজন নবী আসবেন শেষ নবী প্রধান মেহমান আসবেন তিনি আসলে পরে তোমরা তার প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে এইভাবে সব নবী একই দাওয়াত দিয়ে গেলেন আমাদের নবীজির আগের নবী ঈসা আলাইহিসালাম তিনিও তার জাতিকে দাওয়াত দিয়েছেন সুরায় সফের ভিতর আছে وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ ঈসা আলাইহিসসালাম বললেন ওহে বানি ইসরাইল আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসাবে আগমন করেছি আর আমি আমার আগের পূর্বে যে তাওরাত কেতাব ছিল ওটাকে আমি সত্যায়ন করছি অমবাস্যরাম বেরাসুলিন আর আমি তোমাদেরকে একজন রাসুল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি ইয়াতি যিনি আমার পরে আগমন করবেন সেই নবীর নাম হচ্ছে ইসমুহু আহমাদ সেই নবীর নাম কি আমাদের নবীর নাম আসমানে আহমাদ দুনিয়াতে কি মোহাম্মদ কি নবী আমাদের খেয়াল করুন ইয়াতি ইসমুহু আহমাদ ভাইজান আহমাদ মানে হলো সবচেয়ে বেশি প্রশংসাকারী আহমাদ মানে কি সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর প্রশংসা গাছে করে মাছে করে মানুষে করে ফেরেস্তারা করে জিনে করে সব কিছুর মধ্যে সবচেয়ে যিনি বেশি প্রশংসাকারী তার নাম হল আহমাদ আল্লাহর নবী যেহেতু আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী এজন্য আসমানে আমাদের নবীজির নাম হল আহমাদ আমাদের নবীর নাম কি আর দুনিয়াতে মোহাম্মদ কেন মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত মোহাম্মদ মানে কি দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হয় এবং হয়েছে কেমন পর্যন্ত যত মানুষের প্রশংসা করা হবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা হবে আমাদের নবীজির জোরে বলুন সুহান আল্লাহ আমাদের নবীর নাম আমরা আজানে উচ্চারণ করি একামতে উচ্চারণ করি দুরুদে উচ্চারণ করি এরকম আর দুনিয়াতে কারো নাম এত উচ্চারণ হয় যেহেতু মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত দুনিয়াতে যত মানুষের প্রশংসা হবে কামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে সর্বাধিক প্রশংসিত ব্যক্তির নাম কি মোহাম্মদ এই জন্য আমাদের নাম দুনিয়াতে আমাদের নবীজের নাম দুনিয়াতে মোহাম্মদ ভাইরা আমার একটু খেয়াল করেন আরবিতে অক্ষর দুই রকম কিছু অক্ষর আছে নোক্তাওয়ালা কিছু অক্ষর নোক্তা ছাড়া ঠিক কিনা নোক্তাওয়ালা অক্ষরগুলো আমাদের নবীর নামের মধ্যে আছে আমাদের নবীর আসমানের নাম হলো আহমাদ জমিনের নাম হল মুহাম্মদ আহমাদ লেখতে পাঁচটা অক্ষর আছে এর মধ্যে নোক্তাওয়ালা একটাও আছে মোহাম্মদ লেখতে যে কয়টা অক্ষরের মধ্যে একটাও নোক্তাওয়ালা অক্ষর আছে ভাইরা আমার আমাদের নবীজির নাম লেখতে যে কয়টা অক্ষর এর মধ্যে নোক্তাওয়ালা কোন অক্ষর আছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন আমার নবীর নাম লেখতে গিয়ে যেমন কোন নোক্তাওয়ালা অক্ষর হয় নাই কালো দাগের ফোটা পড়ে নাই এই রকম নবীজির চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের ফোটা নাই জোরে বলুন সুবহান আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও আমার ভাইয়া দুনিয়ার মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেয় দুনিয়ার চেয়ারম্যান মেম্বাররা ঠিক কিনা যার নিজের চরিত্রেরই কোনো খবর নাই এইখানে কোনো চেয়ারম্যান থাকলে আবার রাগ করবেন না আপনার কথা বলি না এটা অন্য চেয়ারম্যানদের কথা বলছি ওই চেয়ারম্যান নিজে রাস্তা তো ইট বালু সিমেন্ট সব তার প্যাডের ভিতরে ঠিক কিনা এই লোকটা সার্টিফিকেট দেয় অমুক ব্যক্তির চরিত্র আমার জানা মতে ভালো আবার জনগণ মাশাল্লাহ স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একক্ত ঠিক কিনা এই যে স্লোগানগুলো দেন একটু আল্লাহকে ভয় করবেন আমার ভাইয়েরা দুনিয়ার মানুষের চরিত্রিক সার্টিফিকেট দেয় দুনিয়ার মেম্বার চেয়ারম্যানরা যাদের নিজেদের চরিত্রের খবর নাই আপনার আমার নবীজির চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ قد جاءكم من الله نور وكتاب مبين لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো সুন্দর করে বলে দিয়েছেন নাজিম হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত জোরে বলুন সুহান আল্লাহ আমাদের নবীজির চরিত্রে সনদ দিয়েছেন কে আমার ভাইরা এজন্য আমাদের আয়সার কাছে একদল সাহাবি এসে জিজ্ঞেস করলো যে নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন তো কারণ মানুষের চরিত্রের আসল খবর রাখে স্ত্রী ঠিক কিনা বাহিরে গিয়ে ভালো ভালো কথা বলা যায় কিন্তু স্ত্রীর কাছে আসল চরিত্র গোপন করা সম্ভব এজন্য একদল সাহাবি আল্লাহর নবীর স্ত্রীর কাছে গেলেন আম্মাদান আয়েশার কাছে গিয়ে বলছেন আপনি আমাদেরকে একটু নবীজির চরিত্র সম্পর্কে বলুন কেমন চরিত্রের মানুষ তিনি আল্লাহ নবীর স্ত্রী আয়েশারাদি আল্লাহ আনহা বললেন ও সাহাবিরা তোমরা কি আল্লাহর কালাম পুরোনা আওয়ালাম তাকরাউল কোরআন তোমরা কি কোরআন পড়ো না সাহাবিরা বললেন হা হ্যাঁ, কোরআন তো পড়ি বললেন খুলু কহু আল কোরআন আমার নবীদের চরিত্র হল হুবহু কোরআন ধরে বলুন সুহান আল্লাহ কোরআনুল কারিমে যা বলা আছে আল্লাহর নবী হুবহু সেগুলো পালন করেন ওই কোরআনের হুবহু চরিত্র বাস্তব নমুনা আমাদের নবীজি এজন্য অনেক কবি নবীর প্রশংসা করেছেন আয়েশা রাজি আল্লাহ তালানহা কবিতা বয়ান করছেন আয়েশা বলছেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসু আফদলু শামসিস সামাই আমার ঘরেও একটা সূর্য উদয় হয় আর আসমানেও একটা সূর্য উদয় হয় আসমানের সূর্য উদয় হয় দুনিয়ার অন্ধকারকে বিধরিত করে আর আমার সূর্য উদয় রাতের অন্ধকারকে বিধরিত করে জোরে বলুন সুহান দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে আর আমার সূর্য উদয় হয় এশার পরে অন্ধকার ছড়িয়ে গেলে তারপরে তার মানে হচ্ছে দুনিয়ায় যখন জুলুম নির্যাতন অন্ধকার চুরি ডাকাতে খুন রাহাজানি ছড়িয়ে পড়েছিল সেই সময় আমার নবী আবির্ভাব আগমন করলেন দুনিয়ার সমস্ত অন্ধকারকে দূর করে একটা আলোর সমাজ তৈরি করেছেন ধরে ফেসানি নে তরিকত রোক দরিয়া কর দেয়া দিল কো রোশন কর দেয়া आंखों को बीना कर दिया खुद न जो राह पर और के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया ও আমার ভাইয়েরা আল্লাহর নবী এমন এক দল মানুষ তৈরি করলেন যাদের নিজের কোনো পথের দিশা ছিল না যারা নিজেরাই ডাকাতি করত খুন করত সেই মানুষগুলোকে স্বর্ণের মানুষে পরিণত করে দিয়েছেন জোরে বলেন সুবহান বিভিন্ন কবি আল্লাহ নবীর প্রশংসা করেছেন আল্লাহর নবীর একজন সাহাবি হাসান ইবনে সাবেদ বলেন আল্লাহ তিনি বলছেন হাসান এবনে সাবেদ বলেন وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হে নবী আপনার চেয়ে সুন্দর চেহারার মানুষ সুন্দর মানুষ দুনিয়ার কোন মানুষের দেখে নাই দুনিয়ার কোন চর্মচক্ষু দেখে নাই আপনার মতো সুন্দর মানুষ দুনিয়ার কোন মা জন্ম দেয় নাই কান্নাকা খুলিক্ত খুলিকতা মুবাররা আম্মিন কুল্লি আইবিন আপনি সমস্ত দোষ ত্রুটি যত রকম দুর্বলতা আছে সব থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে কান্নাকা কদ খুলিকতা কামা সাউ যেন আপনি আপনার ইচ্ছা মতো সৃষ্টি হয়েছেন হাসান এমনি সাবেদ এরকম বললেন এরপরে শেখ সাদি রহমাতুল্লাহ বলেন না হোস নাহস নাসগায়াতে দারাদ নাসাদিরা সখন পায়া না হোস চুনা বাকি হে নবী আপনার প্রশংসারও কোনো শেষ নাই আমি শেখ সাদির কবিতারও কোনো শেষ নাই আমার কবিতা শেষ হয়ে যাবে আপনার প্রশংসা কখনো শেষ হতে পারে না কিন্তু একটা কথাই বুঝে নাও لا يمكن الثناء كما كان حقه بعد از خدا বুজুর্গ তুই কিসা মুখতাসার হে নবী আপনার প্রশংসা যেরকম করা উচিত এই রকম আমাদের কারো পক্ষে সম্ভব নয় তবে একটা কথাই বলে দিচ্ছি বাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার আল্লাহর পরে সমস্ত মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত মানুষ এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি তার মানে আল্লাহর পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ আসনটা যার জন্য সংরক্ষিত তিনি হচ্ছেন আপনি জোরে বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার এই বড় মেহমান আসবেন এজন্য আল্লাহ তালা বড় একটা মঞ্চের হুকুম দিলেন মঞ্চ তৈরি করতে এই মঞ্চটা হল মক্কার খানায় কাবা কারণ এমন একজন মেহমান আসবেন আগের যুগের নবীরা কেউ ছিল এক একটা এলাকার জন্য কেউ বনি ইসরায়েলের জন্য কে আরবের জন্য কে আজমের জন্য আমাদের নবী যিনি আসবেন তিনি হবেন রহমাতুল্লিল আলামিন গোটা বিশ্বের জন্য আলামিন জোরে বলুন আল্লাহ হে নবী আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এই বিশ্ব নবী যদি আসতে হয় দুনিয়াতে তাহলে এমন একটা জায়গায় আসা দরকার যেখান থেকে পুরা দুনিয়া সমানভাবে কি করা যায় আলো ছড়ানো যায় এই জন্য পৃথিবীর মধ্যখান হচ্ছে কোন জায়গা জানেন বর্তমান কাবা শরীফ যেখানে এইটা হচ্ছে পৃথিবীর মাঝখান জোরে বলুন সুহান আল্লাহ রব্লা আলমী হুকুম দিলেন ইব্রাহিম আলাইহ সালাম কাবা তৈরি করে দিলেন এবার ইব্রাহিম আলাহ সালামের কাবা নির্মিত হল ইব্রাহিম আলাইহ সালাম দোয়া করতে লাগলেন ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ও রব্বুল আলামিন আপনার হুকুমের মঞ্চ তৈরি করেছি পৃথিবীর মাঝখানে কাবা তৈরি করেছি এবারে মসজিদ তৈরি করলাম ঠিকই মসজিদে তো শিক্ষক দরকার ইমাম দরকার তুমি একজন রসুল পাঠাও রব্বানা তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে আয়াতিকা যিনি তোমার আয়াত তেলাওয়াত করে করে তোমার বাণী তেলাওয়াত করে করে এই কাবাকে আবাদ করবে ওই আল্লি মোহমুল কিতাব আওয়াল হেকমাতা এবং যিনি কিতাব হেকমাতের তালিম তালিম দিবেন এবং যিনি মানুষের আত্মাকে সংশোধন করে দিবেন এইরকম একজন রসুল পাঠান জোরে বলুন সুভান ইব্রাহিম আলাহাম দোয়া করলেন আলেমরা বুঝবেন একটু ভালো করে খেয়াল করেন দোয়ার মধ্যে একটু ফাঁক আছে দোয়াটা করলেন কি আগে তালিম করবেন এরপরে কি করবেন ইউ আল্লি মোহামুল কিতাব হেকমা কেতাব হেকমাদের তালিম করবেন তেলাবাদ করবেন এরপর ওই জাকিহিম শুদ্ধ করবেন আত্মশুদ্ধি পরিচ্ছন্ন করা পরিচ্ছন্ন আগে হয় না পরে হয় আগে হয় কারণ পুরাতন একটা বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ ধুয়ে মুছে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা এব্রাহিম আলাহ ইউজাকিম বললেন পরে আল্লাহ তারা এজন্য সুরায় জুমাতে বলছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم আগে এখানে তার মানে যে রাসুল মানুষকে আত্মশুদ্ধি করবেন এবারে মঞ্চ তৈরি হয়ে গেল প্রধান মেহমান দুনিয়াতে চলে আসলেন আমি বা মাঝখান থেকে লম্বা আলোচনা ছেড়ে দিয়েছি এই নবী দুনিয়াতে আগমন করলেন নবী দুনিয়াতে আগমন করার পরে আল্লাহর নবীর আব্বাদান আগেই দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহর নবীর জন্ম হলেন এই খবরটা গিয়ে তার চাচা আবু লাহাবকে আল্লাহ নবীর আপন চাচা কি নাম আবু লাহাব মুসলমান ছিল না কাফের ছিল কাফের ছিল কাফের আবুল হাব কাফের তাব্বাত ইয়াদা আবি লাহাবি তাব্বা আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক সুরাচনা করা কোরআনে কেন এই ঘটনা ঘটলো একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ বুঝে যাবেন আল্লাহর নবী জন্মগ্রহণ করার সময় নবীর একটা আব্দুল মুক্তাদের একটা বান্দি ছিল নাকি আবুল আহাবের একটা বান্দি ছিল আবুল আহাবের বান্দি ছিল সুয়াইবিয়া নাম কি নাম এই সুয়াইবিয়া গিয়ে আবুল আহাবকে বলল যে তোমার যে ভাই মারা গেছে আবদুল্লাহ তার ঘরে একটা সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে নাম রেখেছেন তার দাদা মোহাম্মদ কি নাম রেখেছেন ভাইরা আবু তালেব আল্লাহর নবীর জন্মের খবর শুনে খুশি না বেজার খুশি খুশি কেমন খুশি শুনেন আবু লাহাব ওই বান্দিটাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ কি খুশি আবুল আহাব এই জন্ম মানে মিলাদ জন্ম মানে কি এই মিলাদে কিন্তু আবুল আহাব খুশি আমরাও খুশি বেজার না আমরাও খুশি তবে খালি মিলাদ নিয়ে ব্যস্ত হইলে চলবে না ভাইজান এই চল আল্লাহ নবীর জন্ম হল মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি আল্লাহর নবীর জন্ম হল আবুল আহাব খুশি না বেজার কি খুশি তার বান্দিটাকে আজাদ করে দিল আল্লাহর নবী চল্লিশ বছর পর্যন্ত সেই সমাজে বসবাস করছেন সবাই তাকে ভালোবাসে আল আমিন বলে বিশ্বাস করে আবুল আহাবেরও কোনো শত্রুতা নেই আদর করে যত্ন করে সব ঠিক আছে এই নবী যখন চল্লিশ বছর বয়সে নবুয়া প্রাপ্ত হলেন এরপরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজেল হয়ে গেল হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি যে দাওয়াতের জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন এখন আর গোপনে করলে চলবে না প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করুন আল্লাহর নবী আরবের নিয়ম ছিল কোন জরুরি ঘোষণা করতে হলে ওরা সকালবেলা পাহাড়ে যেত পাহাড়ের উপরে উঠে কাপড়টা খুলে ফেলতো ল্যাংটা হয়ে যেত আর মাথার উপরে ঘুরোইত আর আওয়াজ করত ইয়া সাবাহা বলে তো সব লোক জড়ো হয়ে যেত আল্লাহর নবী ওই নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে উঠলেন কোন পাহাড়ে সাফা মারোয়া পাহাড় হাজিরা তফ হজ করতে গেলে সাই করে এই সাফা মা পাহাড়ে গিয়ে উঠলেন কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী ল্যাংটা হন নাই কি হন নাই আমার দেশে মানুষদের ল্যাংটা হয় কার ভিতরে মাল আছে কি আছে বলেন এরকম ল্যাংটা পীরের মাজার আছে না ল্যাংটা ফকিরের দরবারে গিয়ে মানুষ ভিড় করে ঠিক কিনা আর বলে যে ভিতরে মাল আছে ও ল্যাংটা হইয়া দেখাচ্ছে ভিতরে কিচ্ছু নাই এরপরেও মাল আছে আরে মাল যা আছে দেখাচ্ছি সে খুলি খুলি আমার ভাইয়েরা আল্লাহর নবী ল্যাংটা হন নাই তিনি সকাল বেলাকে পাহাড়ে উঠে জোরে ডাক দিলেন ইয়া সাবাহা ইয়া বনি হাসেম ইয়া বনি মোত্তালেব এক একটা গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন সব নেতারা হাজির হয়ে গেল কারণ এমনি সকালবেলার ডাক আরো ডাকটা দিয়েছেন কে আল আমিন বিশ্বস্ত যুবক সব হাজির হয়ে গেল এমনকি যেই লোকটা নিজে হাজির হতে পারে নাই অসুস্থ রোগী সে তার পক্ষ থেকে আর একজনকে পাঠিয়েছে যাও দেখো মোহাম্মদ কি বলে এবারে সব নেতারা জড়ো হয়ে গেল আল্লাহর নবী এই সব নেতাদেরকে লক্ষ্য করে বলছেন ওহে মক্কার নেতারা ওহে কোরাইশের নেতৃবৃন্দ আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে যেই কোনো মুহূর্তে তোমাদেরকে হামলা করে তসনাস করে দিবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা সব নেতারা এক বাক্যে বলে উঠল অবশ্যই বিশ্বাস করব আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই মা যার রব না কাইল্লা সাদেকান আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা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 করতে পারো একটা কথা মেনে নিতে পারো একটা কথা মানতে পারো কয়টা কথা তাহলে তোমরা গোটা আরব দেশের মালিক হইয়া যাইবা ওয়াতাদিনুলাকুমুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন তোমাদের ধর্ম গ্রহণ করবে আউতুয়াদ্দি বিহাল জিজিয়া আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না ওরা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে মাত্র যদি একটা কথা মানতে পারো কয়টা কথা আবুল আহাবরা আবু জাহালরা এখনো খুশি একটা কথা মানলে গোটা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে একটা কথা মানলে গোটা দুনিয়ার মানুষ আমাদের দিন গ্রহণ করবে এইরকম একটা কথা মানতে অসুবিধা কি বলো তাড়াতাড়ি সেই কথাটা কি অভাইজান এখন পর্যন্ত সবাই পক্ষে খুশি মানুষদেরকে কেম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুলা আল্লাহর নবী আহ্বান করে বলেন ইয়া তোমরা বলো লা এইটা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব খেপে গেল আবু জাহেব খেপে গেল আবুল আহাব দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে গেল বোঝা গেল আবুল আহাব নবীজির মিলাদে জন্মদিনে খুশি ছিল না বাজার ছিল আর আজকে নবী যখন তার মিশন ঘোষণা করল আবু জাহাব খুশি না বেজার এখনো দুনিয়াতে যারা আল্লাহর দুশ্মন আল্লাহর কোরআনের বিধান মানে না ওরা মিলাদে খুশি কিন্তু নবীজের মিশনে খুশি না ঠিক কিনা মিলাদে দেখবেন আজকে সারা বাংলাদেশের রেডিও টেলিভিশন আর সরকারি আমলা চামচা সবগুলো মিলাদ নিয়ে ব্যস্ত ঠিক কিনা আর ওই নবী যে লাইলাহার দাওয়াত দিয়েছেন সেই লাইলাহা তারা মানে কেমনে মানে একটু খেয়াল করেন লাইলাহার মানে আবুল হাব বুঝতে পারলো লা ইলাহা প্রথমে লা ইলাহা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে লাইলাহার মানি হল যত পুরাতন রং আছে গায়রুল্লাহ আছে লা সব বাদ কোন ইলাহা নাই কোন মাবুদ নাই কেন নৃত্য করা যাবে না কারো ক্ষমতা মানা যাবে না সমস্ত ক্ষমতার মালিককে আবুল আহাব বুঝতে পারলো আমাদের ক্ষমতা শেষ আমাদের জনগণের ক্ষমতাও শেষ সব ক্ষমতার মালিক কে আবুল আহাব বুঝতে পেরে আবুল আহাব বুঝতে পারলো লাই রাহার মানি হল কারো আইন চলবে না কারো বিধান চলবে না সমস্ত আইন বিধান চলবে কার কোন শাসকের আইন চলবে না মানব রচিত বিধান চলবে না কোন খাজা বাবার আইন চলবে না গাজা বাবার তরিকার চলবে না ল্যাংটা বাবার চলবে না দরগা দুর্গা চলবে না ইমাম মুক্তাদির হুকুম চলবে না হুকুম চলবে কার এইটা যদি বুঝতে পারত মুসলমান আবুল আহাবরা ঠিকই বুঝতে পেরেছে বুঝতে পেরে আবুল আহাব তার দুহাত উচ্চ করে আল্লাহর নবীকে মারতে গেল মসজিদটা লন্ড ভণ্ড করে দিল নবীর পক্ষে এখন একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কি অপরাধ তার এতক্ষণ পর্যন্ত পুরা মসজিদ তার পক্ষে ছিল আর ওই লাইলাহার ঘোষণা করা মাত্র সব বিপক্ষে চলে গেল আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন বাইদান নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারল না এবারে আল্লাহ তারা আসমান থেকে ওহি নাজেল করে সান্ত্বনা দিলেন তাব্বাতিয়াদা ইয়াদা আবুল আহমের দুই হাত ধ্বংস হোক অতাব্বা সে নিজেও ধ্বংস হোক আবুল আহাবের সন্তান এবং সম্পদের বড়াই ছিল অনেক সম্পত্তির মালিক ছিল অনেক সন্তান ছিল জনবল ছিল অর্থবল ছিল আল্লাহ বলছেন মা কাসাব এইভাবে আল্লাহ তালা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন কি অপরাধ ছিল আল্লাহর নবীর এক মুহূর্ত আগে সব ছিল পক্ষে এখন গেল সব বিপক্ষে কারণটা কি অমুসলমান ভালো করে বুঝো আজকে তোমরাও লাইলাহার দাওয়াত দাও আমাদের দেশে লাইলাহার দাওয়াত দেয় অনেক আছে ঠিক আছে কিনা বহুত লাইলাহার দাওয়াত দেয় কিন্তু কাফেররা কোনো কিছু বলে না বরং দুনিয়ার সব দেশে যাওয়ার জন্য ওদের ভিসা আছে ঠিক কিনা কারণটা কি জানেন কারণ হচ্ছে আল্লাহর নবী যে লাইলাহ ইল্লাহর দাওয়াত দিয়েছেন ওদের লাইলাহার দাওয়াতের অর্থ এক না কেমনে আমি বুঝাচ্ছি আবুল হাবরা বুঝতে পারল লাইলাহার মানে হচ্ছে লাইলাহা কোন ইলাহা নাই কারো হুকুম চলবে না কারো ক্ষমতা চলবে না সমস্ত ক্ষমতার মালিককে এটা বুঝতে পারছেন সবাই যদি বুঝতে পারেন আর ঠিক মতো বলেন তাহলে আপনাদের বিরুদ্ধে লাগবে কারণ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাত ধারা এক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ জরবুল এখন যদি আজকে আমি বলি জনগণের কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এইটা যদি ভালো করে বুঝাই তাহলে আমাদের দেশের আবু জাহের আবুল আমরা খেপতে পারবে কিনা কিন্তু খেপে না কি জন্য এই অর্থ কেউ পরিষ্কার করে দেয় না লাইলাহার মানে হচ্ছে কারো ক্ষমতা নাই ভাইজান আপনি একটা কারখানার মালিক মনে করেন এই আমার ছাত্র আগে বয়ান করল ইমরান ইমরান মনে করেন একটা বড় কারখানার মালিক দশ লক্ষ কর্মচারী তার অধীনে আছে কর্মচারীদেরকে বলে দেওয়া হলো এই ইমরান সাহেব হচ্ছেন এই কারখানার মালিক এর পরের দিন থেকে কারখানার কর্মচারী তার কথা শুনবে কিনা সে যেটা বলবে সেটা আইন হবে কিনা ঠিক তেমনি ভাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা গৃহ গাছ গাছালি বাতা সব কিছু একচ্ছত মালিকানা কার হুকুম চলবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল ওয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার হুকুম চলবে কার সমস্ত ক্ষমতার মালিককে এটা আমার দাবি না খালি কোরআনে ব্যাখ্যা দেওয়া আছে সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন মালিকাল মুলকে তুতিল মান মান বিয়াদিকাল খাইর কুল্লি হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ মালিকাল মুল আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মা মালিক তুতিল মুলকামান তাশাউ তুমি যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ আর তুমি যা থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ওয়া তুইজ্জু মান তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো ওয়া তুজিল্লু মান তুমি যাকে ইচ্ছা অপমান করো বিয়াদিকাল খাইরু সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে ইন্নাকা লা কুল্লি ইন কাদির নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি ক্ষমতার মালিক কে তাহলে যারা বলে ক্ষমতার মালিক জনগণ তাদের লাইলা ঠিক আছে ইসলামে প্রবেশ করেছে এইটা পরিষ্কার করে দেও না সেই জন্য কেউ কিছু বলে না নইলে আল্লাহর নবীর লাইল লাইল্লাহর বক্তব্য শুনে ওই সময় কার আবু জাহেলরা যেমন খেপে গেছে বর্তমানে আবু জাহেলরা ক্ষিপ্ত হবে কিনা ও আমার ভাইয়েরা ওই সময় মক্কায় মূর্তি ছিল তিনশো ষাটটা আর বর্তমানেও আমাদের সংসদ ভবনে মন্ত্রী কয়জন বসে এমপি কয়জন বসে তিনশো পঁয়তাল্লিশ পুরা সংখ্যা মেলে নাই মিল আছে বা এরা ওরা ক্ষমতার দাবি করত এরাও ক্ষমতার দাবি করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ জনগণ ভোট দিয়া তারপরে সেই ক্ষমতা দেয় এমপি সাহেবদেরকে এমপি সাহেবরা সংসদে বসে এবারে সমস্ত ক্ষমতার মালিক যখন ক্ষমতার মালিক হইয়া গেল এবারে তারা আইন তৈরি করে ঠিক কিনা এই জন্য সব দেখবেন বাংলাদেশ সংবিধানের দা সাতের ধারা অনুচ্ছেদ সাত ধারা দুই লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে অন্য অন্য আইনের যতখানি অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল এইটা লেখা আছে মুসলমান এই কারণে আমি দেখাই কোরআনুল করিমের যতগুলো আইন বাংলাদেশ সংবিধানের সাথে সংঘর্ষ অসামঞ্জস্যশীল সেইখানে বাংলাদেশের আইন ঠিক রেখে কোরআনের আইনগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে ঠিক কিনা লাইল মানে যদি বুঝো পরিষ্কার বুঝে নাও লাইলাহার মানে হচ্ছে কোন হুকুম মানা যাবে না কারো বিধান মানা যাবে না কারো আইন মানা যাবে না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আইন মানব কার আল্লাহর আইন বাতিল করে কোন আইন মানা যাবে এইটা যদি পরিষ্কার করত তাহলে তাবলিক জামাতের মনে যাতে লক্ষ লক্ষ মানুষ জমা হতো না পুলিশ পাহাড়াদারি করতো না পুলিশ পিটিয়ে ওদের খানকা ভেঙে ফেলতো ঠিক কিনা কিন্তু যেহেতু আজকে রাহার সেই দাওয়াত নাই এই কারণে ওদেরকে কেউ কিছু বলে না ওদের লাই লাহার দাওয়াত আসমানের উপরে নাহলে কবরের নিচে ঠিক কিনা নিজেরা গৌরব করে তা আমরা লাহার দাওয়াত দেই হয়তো আসমানের উপরে কথা বলি নতুবা জমিনের নিচের কথা বলি এই জন্য কেউ কিছু বলে না ঠিক কিনা আমার ভাইয়েরা তাবলিগওয়ালা ভাইদেরকে বলছি আমি আপনাদের সঙ্গে শত্রুতা করছি না আখ্যা ভাবার জন্য বলছি না বোঝার চেষ্টা করুন আল্লাহর নবী লাইলাহ দাওয়াত দিলেন সেই সময় সব ক্ষিপ্ত হয়ে গেল কেন মক্কার লোকেরা কি আল্লাহ বিশ্বাস করতো না লাইলাহা নিয়ে গন্ডগোল ইল্লাহ নিয়ে গন্ডগোল না আজকে অনেক পীরের মুরিদরা জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই বেটা ইল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই গন্ডগোলটা লাইলাহা নিয়ে কি নিয়ে লাইলাহা আগে বর্জন এরপরে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই এক আল্লাহ আছে এইখানে গন্ডগোল নতুবা ইল্লাহ মানে আল্লাহ আছে ওরা ওরাও মানে কাফেররা মানে দলিল নেবেন কোরআন থেকে সময় লাগবে অনেক আল্লাহ তার করে বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মক্কার আবু জাহাবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান খলাকাহুম কাহুম ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে আমাদের দেশে মানুষদেরকে ভুল বুঝায় যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের আর আমি আপনি আল্লাহ বিশ্বাস করি এই জন্য মুসলমান এটা মিথ্যা কথা মক্কার কাফেরদের সঙ্গে আমাদের এইখানে পার্থক্য না ওরাও আল্লাহ বিশ্বাস করতো আমরাও করি ওরা বলতো আল্লাহ ও আছে আর দেব দেবী ও আছে আল্লাহ ও আছে খাজা বাবার গাজা বাবার ক্ষমতাও আছে আল্লাহ ও আছে আবার মানব রচিত আইনও চলবে আল্লাহ আছে গণতন্ত্র আছে আল্লাহ আছে সমাজতন্ত্র আছে আল্লাহ আছে পীরতন্ত্র আছে মুসলিম বলে লাইলাহা আল্লাহ আছে আল্লাহর হুকুম চলবে মানুষের হুকুম চলবে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ক্ষমতাই আছে আর কারো কোনো ক্ষমতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ ই আর ও ই আর মুসলিম বলে লা ইলাহা আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না আর ওরা বলতো আল্লাহ ও আছে অন্যরা ও আমাদের নবীজির আব্বার নাম কি আজকে ওয়াজ মুখস্থ করবেন ভালো করে এই যে মিথ্যা শিখায় আমাদেরকে এই দেশে কত আজগুবি কাহিনী কিসা কাহিনী ওয়াজ চলে ওয়াজ করে কি কয় যে রাবে আবশ্রী কি ইব্রাহিম আধাম হজ করতে গিয়ে দেখে কাবা নাই কাবা গেল কোথায় উনি সেজদার পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহর সাথে কি ডাইরেক্ট কথা বলে মুসা কালিমুল্লাহ ফেল এই সমস্ত পীরদের বইতে আছে তাজকেরা তো আউলিয়া লেখছে মিথ্যা কাহিনী ওই যে ক্লাস থ্রির বাংলা যদি টিচার কেউ থাকেন ক্লাস থ্রির একটা বই আছে বাংলা বই এই বাংলা বইয়ের মধ্যে শেষে একটা কবিতা আছে রূপকথা কবিতাটা লেখছে আহসান হাবিব এই কবিতার শেষের দুই লাইন পড়বেন এইখানে আমাদের কিছু মানা নাই এইখানে আমাদের কিছু মানা নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই নিজেদের খুশি মতো পীর সাহেবরাও নিজেদের খুশি মতো কাহিনী বানায় আর ওই যে পীরের সঙ্গে লাগায় লেখল কি এব্রাহিম আদহাম দায় পড়ে গেল আল্লাহ তোমার কাবা কই গেল আল্লাহ কয় কাবা গেছে রাবে বস্ত্রীকে আগাই আনার জন্য জোরে বলেন নাউজবিল্লাহ খাজা বাবার পালকি পাইছো আল্লাহর কাবাটাকে পাইছে খাজা বাবার পালকি ভাইরা আমার আল্লাহর নবী মক্কা থেকে ওমরা করার জন্য মোদী মদিনা থেকে ওমরা করার জন্য মক্কার কাছে আসলেন হোদাইবিয়া পর্যন্ত আসার পরে বাধাগ্রস্ত হয়েছিলেন ঠিক কিনা তিন দিন পর্যন্ত মক্কার লোকদেরকে বুঝাইলেন কাজ হলো না শেষ পর্যন্ত চুক্তি হলো ওখান থেকে ফেরত গেলেন আল্লাহর নবী সুদূর মদিনার থেকে সে মক্কার কাছে আসলেন তিন দিন পর্যন্ত অবস্থান করলেন ওইখানে কাবা গেছিল আল্লাহর নবীর জন্য কাবা গেল না চোদ্দশো সাবায় ক্রামদের জন্য কাবা গেল না আর কাবা চলে গেছে কাকে আনতে রাবে আবশ্রী কাঁদছে কি কাহিনী নিজেদের খুশি মতো কাহিনী বানাই মুখস্থ করেন বাংলা বই লিখলেন ক্লাস থ্রি বাংলা বই নিজেদের খুশি মতো কাহিনী বানাই আর পীর সাথে নামের সঙ্গে সংযোগ লাগাই ভাইরা আমার আমি একজনকে জিজ্ঞেস করলাম বড় আলেম যে ভাই কাবাদের চলে গেল রাবে বস্রীকে আনার জন্য ওই সময় কাবার দিকে ফিরে যারা নামাজ পড়লো তোয়াব করলো এগো তোয়াবের অবস্থা কি নামাজ অবস্থা কি একটু চিন্তা করে কাহিনী বানাই মানে মানে বানাইলো তো আসল কাবা যায় নাই ছায়া কাবা গেছিল আমি বললাম আগেরটা ভুলে গেছেন মনে হয় কারণ আগে বললেন যে গিয়া কাবা পায় নাই আর এখন বলেন ছায়া কাবা গেছে তাহলে কাবা পাইল না কেন আবার ভাইরা আমার আমি বলতেছিলাম আমাদের নবীজের আব্বার নাম কি আবদুল্লাহ নবীদের আব্বার নাম তাহলে মক্কার লোকের আল্লাহ বিশ্বাস না করলে আমাদের নবীর আব্বার নাম আবদুল্লাহ হলো কি করে আল্লাহ বিশ্বাস করত আবার দেবদেবীরও পূজা করত আমাদের দেশের লোকেরা আছে না মসজিদে গিয়ে জুমার দিন ভাষণ দেয় ওয়াজ মাহফিলে ভাষণ দেয় আবার মন্দিরে গিয়েও কি দেয় হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কাছে নান ভিলেয়া হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলেয়া খোশ হে আল্লাহ বিষয় তান বিনা নারাজ না হো মক্কায় গিয়ে হজ করে গঙ্গায় গিয়ে স্নান করে মস্তিরে গিয়ে বলে আল্লাহ সবকিছু মোহাম্মদ আদর্শ মানলে বলে বাস সব ঠিক আবার মন্দিরে গিয়ে বলে রামের আদর্শ মানলে সব শান্তি পেয়ে যাবে আবার বৌদ্ধদের ওখানে গিয়ে বলবে কি বুদ্ধদেবের আদর্শ মানলে সব শান্তি পেয়ে যাবে এই যে বন্ডগুলো আছে ভাইরা আমার এরাই প্রচার করে মক্কার লোকের আল্লাহ মানত না মিথ্যে কথা আল্লাহ মানত এইখানে গন্ডগোল না গন্ডগোল লাইলাহা লাইলাহা মানে সব বাদ ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে মানতে হবে আল্লাহ ই আছেন আল্লাহ ও আর ই পার্থক্য আমি আরো কিছু আয়াত দেখাই ওরা যে আল্লাহ মানত সুরায় জুখরুফের সাতাশি নম্বর আয়াত বললাম এরপরে দেখেন আরো আয়াত আছে সুরায় জুখরুবের নয় নম্বর তাল্লাহ বলছেন ওয়ালাইং সালতাহুম মান হে নবী আপনি যদি ওই মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন লায়াকুলুন্না তারা অবশ্যই বলবে আলিম এক মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ মক্কার কুফাররা বিশ্বাস বিশ্বাস করতো আসমান জমিনের সৃষ্টিকর্তা কে আপনি আমি বিশ্বাস করি কাকে এতে কোন পার্থক্য আছে আরো সামনে আসেন আল্লাহ তারা বলছেন নম্বর বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহেদ আবুল হাবকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কে সৃষ্টি করেছে আসমানে জমিন কামার এবং কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করে চন্দ্র সূর্য চালায় কে তারা বলবে সব করে কে তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চালায় কে মক্কার কাফেররা বিশ্বাস করতে সব করে কে এবারে বৃষ্টি দেওয়ার কে সেটাও ওরা বিশ্বাস করত সুরায় আনকাবুতের তেষট্টি নম্বর আল্লাহ বলছেন ওয়ালাইং সাল তাহম আন হে নবী আপনি যদি মক্কার আবু জাহাবুল আবদেরকে মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন মান্নাজ্জালা মিনাস সামায়ে কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা মিম্বা বাদে মাউতিহা অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার তরুতাজা করে ফসল ফসল উৎপন্ন করেন কে মক্কার লোকের আবার সব করেন কে তাহলে বোঝা গেল মক্কার লোকদের সঙ্গে আল্লাহ আছেন এই কথায় গন্ডগোল ছিল না গন্ডগোল ছিল কোন জায়গায় আল্লাহ আল্লাহ ই আছেন একমাত্র আল্লাহর হুকুম ই চলবে ও ভাইজান আমার জাতের আবু জাহেল আবুল হাবরা ওই মক্কার তিনশো ষাট মূর্তির জায়গায় যারা বর্তমানে বসে আছে ওই মক্কার মূর্তি পূজকরা যে মূর্তি পূজা করত সেই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার কিন্তু আমার সমাজে আমরাও যে মূর্তি তৈরি করেছি জীবন্ত মূর্তি সেই মূর্তিগুলো আল্লাহর হুকুমকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে ঠিক কিনা আসুন আমি দেখাই এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমকে আলো দিয়েছেন এই আলো তোমরা জ্বালাও আল্লাহর বিধান এখানে পাওয়া যাবে এই আলো জ্বালাইলে পরে ইফটিজিং থাকবে না এই আলো জ্বালাইলে চোর থাকবে না সব বন্ধ হয়ে যাবে খুনাখুনি থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে পরিষ্কার হুকুম দিয়েছেন আসারে কুয়াসারে কত ফাক্তাউ আইদিয়াহুমা জাযা বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সূরা মায়েদা 38 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওরা ধরা পড়লে হাত কেটে দাও আইনটা কার এ আইন আছে দেশে এই আইন থাকলে আর চোর থাকতো দেশে আজকে অনেকে মাহফিল শুনতে আসছেন তো ঠিকই জানি না ঘরে তালা মেরে আসছেন কিনা গিয়া যদি দেখেন যে ঘরে সব চুরি হয়ে গেছে কবেন যে হুজুরের মাহফিলে গিয়ে সর্বনাশ হয়ে গেছে আমাদের ভাইরা আমার আমি একটা সিলেটে বড় মাহফিলে পায়ে এক জোড়া দামি জুতা ছিল ডায়াবেটিস রুগী তো ডায়াবেটিসের জুতা তারা দামি জুতা মাহফিলে উঠলাম স্টেজের পিছনে জুতারা রেখে নেমে দেখি জুতারা নাই আমার ভাইয়েরা সোনার বাংলার সোনার মদিনায় পার্থক্য দেখো সোনার মদিনায় যখন আজান হয়ে যায় হাইয়াল সালা ডাক পড়ে গেল স্বর্ণের দোকান পর্যন্ত বন্ধ হয়ে গেছে কালো একটা পর্দা ঝুলিয়ে তারা চলে গেল দোকান বন্ধ করার দরকার নাই তালা মারার দরকার নাই কোনো চোরের আশঙ্কা নাই আর সোনার বাংলায় মসজিদে জুতা নিয়ে গেলে জুতা খুঁজে পাওয়া যায় না কেন পার্থক্য পার্থক্য একটাই কারণে ওই সোনার মদিনায় কোরআনের যদিও সব আইনগুলো নাই আমি ওদের প্রশংসা করছি না কিন্তু কিছু কিছু আইন আছে চোরের হাত কাটার আইন আছে ওইখানে চোরেরা জানে যদি স্বর্ণের দোকানে চুরি করি আমার হাতটা কেটে যাবে দুনিয়ার কোন শক্তি ফিরাইতে পারবে না আর সোনার বাংলায় জানে হাত কাটার আইন তো বাতিল এরপরে যে আইন আছে তাও যদি কি হয় যত বড় অন্যায় হোক এমনকি ফাঁসির হুকুম হলে বড় প্রেসিডেন্ট পর্যন্ত মাফ করে দিতে পারে ঠিক কিনা খুন করলো আপনার ছেলেকে মাফ করলো প্রেসিডেন্ট কি জুলুম আবার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলামিন হুকুম করলেন এই হুকুমটাকে যারা বাতিল করে দিল বর্বর আইন বলে এটা বর্বর আইন হাত কাটলে কেমনে চলবে ও আমার জাতি আল্লাহর হুকুমকে যারা বাতিল করেছে তারা মুসলমান থাকবে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করল কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ের নামে নাম ফাতেমা আমার ভাইয়েরা মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল এই মহিলার যদি হাত কাটা যায় ইতিহাস হয়ে থাকবে মক্কার লোকদের বদনাম হয়ে থাকবে এই জন্য তারা চিন্তা করলো আল্লাহর নবীর কাছে কি করে একটু সুপারিশ করা যায় আইনটা পরিবর্তন করা যায় বিকল্প আইন করা যায় সবাই পরামর্শ করেন আল্লাহর নবীর পালক পুত্র ছিল জাহেদ তার একটা পুত্র ছিল উসামা আল্লাহর নবীর পালক নাতি আদরের নাতি সবাই গিয়ে নাতিকে ধরল তুমি একটু নবীর কানে কথাটা লাগাও ওসামা বিন জাহেদ চিন্তা করলেন আল্লাহর নবীর কানে কত কথাই তো বলি এইটা বলতে অসুবিধা কি আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলছি আর সুরাল্লাহি সর্বনাশ হয়ে গেছে মক্কায় একটা চুরির ঘটনা ঘটেছে চুরিটা করেছে কোরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী ইয়ারাসুল রাসুল আল্লাহি এই মহিলার যদি হাত কাটা যায় কোরাইশ বংশের নাক কাটা যাবে বদনাম হয়ে যাবে বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা ইতিহাস পড়ুন মুসলিম শরীফের সহি হাদিস আল্লাহর নবীর কানে যখন কথাটা লাগালো আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল আল্লাহর নবী বললেন ওহে মক্কার নেতারা তোমরাও কি সেই খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাচ্ছ জেনে রাখো যুগে যুগে আল্লাহ তারা বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন ওরা আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে এহুদি খ্রিস্টানরা বড় লোকেরা চুরি করলে হাত কাটত না গরিবরা করলে কাটত আমার উন্মতরা শুনে রেখো এই চোরের হাত কেনার বিধান আমি তৈরি করি নাই বিধান দিয়েছেন কে আমার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই হুকমিহি জেনে রাখো আল্লাহ তারা বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণ নাই বলে হুকমিহি আল্লাহর বিধানকে পরিবর্তন করা আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে বাদলাই আর একটা আইন তৈরি করা এই ক্ষমতা কারো আছে আল্লাহর নবী বললেন আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন যদি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত অল্লাহি লাউ আন্না ফাতেমা তাবিনতে মোহাম্মদিন সারাফাত আজকে যদি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত লাকাতাতু ইয়াদাহা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কে জমিতে ফেলতাম জোরে বলুন আল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহর হুকুম পরিবর্তন করা যাবে না ঠিক কিনা লাইলাহা আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না আমরা কি আল্লাহর হুকুম মানছি এটা আরো দু একটা দেখাবো কোরআনের একটা আর দুইটা না অনেকগুলো হুকুমে জাতি পরিবর্তন করেছে আল্লাহ তারা কোরআন বলছেন ও মেয়ে লোকেরা পুরুষরা তোমরা পর্দা করো কোরআন বলছে অকার নাফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবার রাজনা তাবার জাল জাহিলিয়াতিল ওলা কোরআনুল কোরআনুল করিম সুরা আজাবের তেত্রিশ নম্বর আল্লাহ বলছেন অকার নাফি বুয়ুতে কন্যা ও মেয়ে লোকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা তোমরা সেই বর্বর যুগের নারীদের মতো বেপর্দা হয়ে চলবে না হুকুমটা দিলেন কে শুধু এ পর্যন্তই নয় আল্লাহ রাব্বুল আলমিন সুরায় আহজাবের উনষাট নম্বর হাতে বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় এই পর্দার বিধান যদি বাস্তবায়ন করে আল্লাহ তারা বলছেন তাহলে তাদেরকে কেউ টিজিং করতে পারবে না তাদেরকে উত্তপ্ত করতে পারবে না তাদেরকে কেউ জ্বালাতন করবে না শীষ দিবে না তাদেরকে দিকে কেউ ঢিলা ছুড়ে মারবে না ও আমার ভাইয়েরা আল্লাহ তারা বললেন ফালাই না এই পর্দার জন্য যদি বিধান কায়েম করে দেওয়া যায় তাহলে আর ইফতিজিং থাকবে না আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে আইন করে দিল পর্দার জন্য বাধ্য করা সুপ্রিম কোর্ট থেকে আইন জারি করেছে না এখন যদি আপনি আপনার স্ত্রীকে পর্দার জন্য বাধ্য করেন আপনার মেয়েকে পর্দার জন্য বাধ্য করেন আর স্ত্রী বা মেয়ে গিয়ে পুলিশে খবর দেয় পুলিশ এসে তোমাকে হাত করা পড়াইয়া থানায় নিয়ে যাবে ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহ তালা বললেন পর্দার জন্য বাধ্য করো আমার জাতি বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না আল্লাহর বিধানকে যারা বাতিল করে দিল তারা মুসলমান থাকবে ইলাহা অর্থ বলা হচ্ছে এই দাওয়াত নবী দিলেন সব খেপে গেল আজকেও যদি এই দাওয়াত দেওয়া হয় খেপে যাবে কিনা ও আমার পুরুষেরা মেয়ে লোকেরা আল্লাহ তারা উভয় প্রকার মানুষকে আল্লাহ তারা বলেছেন তোমরা চক্ষু হেফাজত করো অকল্লিল আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবী আপনি মমিন পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ বলছেন অকল্লিল মুমিনাত ইয়াকুদ্দু মিন আবসারিহিন্না ওয়া নূর 29 নম্বর থেকে 31 নম্বর পর্যন্ত পড়বেন তাহলে সব পেয়ে যাবেন আল্লাহ তাআলা বললেন চক্ষু নিচুরাকে পর্দা করো আর আমার জাতি বলল পর্দার জন্য বাধ্য করে মেয়ে লোকদেরকে নাকি পিছনে ফেলে দিয়েছে মেয়ে লোকদেরকে শিখায় স্বামীর কথা মানবো না কুরের ঘরে থাকবো না আর পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে মেয়ে লোক কেন পারবে না নারীদেরকে পর্দার বিধান ইসলাম ঠকিয়েছে পুরুষে তালাক দিতে পারে মেয়ে লোক তালাক দিতে পারে না কেন পুরুষকে ডবল সম্পত্তি দিল অর্ধেক দিল মেয়েদেরকে কেন এই সব শিখাইয়া শিখাইয়া তারপরে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে আমার ভাইয়েরা উত্তর সবগুলোর আছে দিতে সময় লাগবে একটু ইঙ্গিত দিয়ে যায় খালি মেয়ে লোকেরা ভালো করে শুনো পুরুষ যদি চারটি বিয়ে করতে পারে মেয়ে লোক কেন পারে না যান পুরুষের চারটা মেয়ে লোক বিয়ে করলো ওই চারটা মহিলার সঙ্গে সহবাস করলো চারটা স্ত্রীর ঘরে চারটা সন্তান হইল সন্তানদের বাপের পরিচয় দিতে কোনো সমস্যা আছে পক্ষান্তরে যদি কোনো মেয়ে লোক চারটা পুরুষকে বিয়ে করে আর ওই চারটা পুরুষের সঙ্গে মেলামেশা করলো সন্তান কয়টা হবে চারটে না একটা একটা সন্তান হইল ওই একটা সন্তান এবারে কাকে বাপ ডাকবে বাপের পরিচয় খুঁজে পাওয়া যাবে গন্ডগোল লাগবে মারামারি হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে চারটা বিয়ে করার জন্য অনুমতি দিয়েছেন মেয়ে লোকদেরকে চারটা বিয়ে করার জন্য অনুমতি দেয় নাই এবারে বলবেন তালাক দেওয়ার ক্ষেত্রে কেন পুরুষকে অধিকার দেওয়া হলো বাইজান পুরুষের তালাক দিতে গেলে একটু চিন্তা করে এই মহিলাকে তালাক দিলে আমার আর একটা বিয়ে করতে হবে নতুন করে আবার বৌরে নতুন খরচা অলিমা খাওয়াইতে হইবে তারপরে মোহর দিতে হবে এরপরে তালাক দেওয়ার পরে তিন মাস পর্যন্ত খোরপোষ দিতে হবে এরপরে সন্তানদের কি হবে এতগুলো জিনিসকে চিন্তা করে তালাক দিতে সে ভেবে চিনতে তালাক দেয় পক্ষান্তরে মেয়ে লোকদের মধ্যে চিন্তাগুলো মাথায় কম থাকে ওর হঠাৎ করে এক এক কাজ করে বসে এজন্য যদি মেয়ে লোকদেরকে সরাসরি তালাক দেওয়ার জন্য হুকুম দেওয়া হতো অনুমতি দেওয়া হতো তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে একশোবার তালাক দিয়ে ছাড়তো ঠিক না আর এক একটা তালাক কত জানেন এক একটা তালাক হলো তাল গাছের মতো কি মতো এক মেয়ে লোক তার স্বামীকে তালাক দিয়েছে তোকে আমি একশো তালাক দিলাম এক একটা তালাক তাল গাছের মতো বাইরা আবার এই রকম তালাক দিয়ে তারপরে এবার হুজুর তালাশ করতো কেমনে হিলা করান যায় জায়েজ করান যায় এই জন্য মেয়ে লোকদেরকে সরাসরি তালাক দেওয়ার জন্য পারমিশন দেয় নাই তবে জেনে রাখো ইসলামকে বুঝতে হবে ইসলাম কিন্তু মেয়ে লোকের জন্য রাস্তা খোলা রেখেছে যদি সত্যিকার অর্থে কোনো স্বামী অনুপযুক্ত হয় আর স্বামীর সঙ্গে থাকা সম্ভব না হয় সেই ক্ষেত্রে মহিলাদের অধিকার আছে ইসলামী আদালতে গিয়ে বিচার দিবে বিচার দিলে পরে বিচারক শরিয়াতের পক্ষ থেকে হুকুম দেওয়া আছে নিজের ক্ষমতা বলে ওদের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে তাহলে মেয়ে লোকের জন্য তালাক দেওয়ার ব্যবস্থা আছে তবে সরাসরি নয় বিচারকের মাধ্যমে এবারে বলবেন সম্পত্তি ভাইজান সম্পত্তির ক্ষেত্রে বিধান দিয়েছেন কে সুরায় নেশা এগারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউফিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন হুকুম করছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে এই আইনটা আল্লাহ আল্লাহর নবীও তৈরি করেন নাই কোন মুফতি সাহেবের দায়িত্ব দেন নাই সরাসরি আল্লাহ তারা একটা বিধান দিয়েছেন অবাইদান এই বিধানটাকে বাতিল করার জন্য একদল মুসলমান বিবৃতি দিল বাতিল করার আন্দোলন করলো মিছিল মিটিং করলো আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর বিধানকে যারা ভুল ধরেছে বাতিল করার জন্য আন্দোলন করেছে বিবৃতি দিয়েছে মিছিল মিটিং করেছে এগুলো মুসলমান না মোরতার মুসলমান না কাফের পরিষ্কার কাফের লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চলবে না যে আল্লাহ বিধান দেওয়ার মালিক তিনি বিধান দিয়েছেন মেয়ে লোক অর্ধেক সম্পত্তির মালিক কেন দিলেন অর্ধেক মেয়ে লোকরা ভালো করে বুঝে নাও মনে করুন আপনি এই বল্টু মেয়ার একটা ছেলে একটা মেয়ে তিন লাখ টাকা রেখে বল্টু মেয়া মারা গেল কয় লাখ টাকা রেখে কোরআন অনুযায়ী ছেলে পাবে দুই লাখ মেয়ে পাবে কয় লাখ এক লাখ এবারে ছেলে আর মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেল ছেলেটা বিয়ে করলো দুই লাখ টাকা মালিক ছিল এক লাখ টাকা মোহরানা দিল স্ত্রীকে এখন আছে কত এরপর যখন বউ ঘরে আনলো ওই এক লাখ টাকা মোহর তো চলে গেল আগে থাকলো এক লাখ এখন স্ত্রী ঘরে এসে কয় যে তেল দাও সোনো দাও পাউডার দাও শাড়ি দাও ব্লাউজ দাও এরপরে কত কিছু দাও তরি তরকারি দাও মাছ দাও গোস্ত দাও যত খরচ সরকার ছেলের অপরদিকে ওর যে বোন বাগে পাইছিল কত টাকা এক লাখ বিয়ে বসলো বিয়ে বসে স্বামীর ঘরে গিয়ে তার স্বামীর থেকে মোহর পাইল আর এক লাখ এখন এর কত এরপরে তার কোন খরচা আছে স্বামীর ঘরে চলে গেল এখন থেকে তার নিজের খরচ পর্যন্ত স্বামী বহন করবে ঠিক কিনা ইসলাম বলে দিয়েছে স্বামীকে তুমি বহন করো অ ভাই যান তাহলে তোমাকে বোঝা গেল মেয়ে লোককে ইসলাম ঠকায় নাই বরং অধিকার বেশি দিয়েছে ঠিক কিনা আমার জাতি আল্লাহর এই বিধানগুলোকে না বোঝার কারণে পর্দার হুকুম দিল কি জন্য ও মেয়ে লোকেরা ভালো করে বুঝো আল্লাহর নিয়ম হলো যেই জিনিস যত মূল্যবান সেই জিনিস পর্দা দিয়ে কি করেন ঢাকেন তুমি দেখো কমলা কত সুন্দর ফল পর্দা দিয়ে ঢাকা আছে কিনা বাদাম খাইবা পর্দা দিয়ে ঢাকা কি সুন্দর বেদানা লাল লাল দানা পর্দা দিয়ে ঢাকা আছে কিনা এরকম ভাবে নারী হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ এই জন্য আল্লাহ তারা নারীকে পর্দা করার জন্য হুকুম দিয়েছেন যাতে সন্তান ভালো হয় দানা ভালো হয় বীজ ভালো হয় ও আপনি নতুন একটা বাড়ি করলেন নতুন কলা গাছ লাগাইলেন সুন্দর সুন্দর বড় বড় সাগর কলা হইল চিন্তা করলেন এই গ্রামের লোকেরা কলা কিনে খাওয়ার মতো পয়সা নাই বাজারে নিয়ে যায় রংপুরে রংপুর বাস স্ট্যান্ডে নিয়ে বসলেন এক এক করে বাস সব চলে গেল আপনার কলা কেউ কিনে নাই কারণ কি আপনি কলাটা খাওয়ার জন্য সুবিধা করার জন্য কলার ছোলাগুলো ফালাই দিচ্ছেন আশপাশের যত কলা ছোট কলা সবগুলো বিক্রি হয়ে গেল কিন্তু তোমার বড় বাড়ির নতুন কলা নতুন বাড়ির নতুন কলা বড় কলা কেউ কিনতে আসে না এবারে লোকটা ডাক দিল ওই মেয়ারা তোমাদের কি হলো কেন আমার কলা কিনছো না নতুন বাড়ির বড় কলা মিষ্টি কলা লোকেরা বলল তোমার কলার উপরে পর্দা নাই ছোলা নাই আরে তোমাদের খাবারের জন্য সুবিধার জন্য আমি ছোলা ফেলে দিয়েছি না তোমার ওই কলায় ছোলা না থাকার কারণে ওতে মশা বসেছে মাছি বসেছে ওতে রোগ জীবাণু ছড়িয়েছে ওই কলা খাইলে পরে পেট খারাপ হইবে আমরা তোমার কলা বিনা পয়সা দিলেও খাইব না তবে যদি পয়সা দিতে পারো ঔষধ খাওয়ার জন্য তাহলে বিনা পয়সায় কলা খাইতে পারি ও আমার মায়েরা বোনেরা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মেয়ে লোকদেরকে পর্দার বিধান দিয়ে বলেছেন ও মেয়ে লোকেরা তোমাদেরকে বিয়ে করতে হলে পুরুষরা মোহর দিতে বাধ্য মোহরানা দিতে হবে ইসলাম বলে মোহর ছাড়া বিয়ে করা যাবে না এরপরে হয়েছে এই মেয়ে লোকেরা যখন পর্দা খুলে ফেলেছে এখন আর মোহর তো দেওয়া দূরের কথা মোহর দেওয়া সারা উল্টে আরো পয়সা চায় তাই কিনা কয় যে টেলিভিশন দিতে হবে মোহর দিতে হবে উল্টা টাকা যৌতুক দিতে হবে অ মুসলমান জাতি এই যৌতুকের প্রথা মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে হিন্দুরা এই যৌতুকের প্রথা ঢুকিয়েছে মুসলিমেরা মুসলমানদের কাছে মা বোনদের দাম অনেক বেশি এজন্য ইসলাম বলেছে পর্দা করতে হবে পর্দায় যে মেয়ে লোকেরা থাকবে ওদেরকে পুরুষরা মোহর দিয়ে বিয়ে করবে আর সেই পর্দা উঠে দেওয়ার পরে এখন ছোলা কলার মতো পর্দা চলে গেছে এখন বিনা পয়সায় বিয়ে করতে চায় না এর সাথে সাহেব যখন ক্ষমতায় ছিল তখন আমি লালবাগ মাদ্রাসা ছাত্র ঢাকায় রাস্তা একবার মিছিল বের হলো কি মিছিল মেয়ে লোকের মিছিল বেশ করছে বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়া করো বিয়া করো নারী নির্যাতন নারী বন্ধ করো বন্ধ করো বিনা যৌতুকে বিয়ে করো ছেলেরা রাস্তা দুই পাশে কাজে আইয়ে পড়ো আইয়ে পড়ো আমার ভাইয়েরা যত মিছিল করো কোন কাজ হবে না বরং আরো তোমাদেরকে উত্তক্ত বেশি করবে তুমি রাস্তায় বের হবা তোমার জানলা সব খোলা দরজা সব খোলা ছেলেরা বসে থাকবে নাকি ভাইরা আমার এই জন্য ইসলাম বলেছে অকুল্লিল মিনা মিন আবসারিহিম মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে আর মেয়ে লোকদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে পর্দার বিধান দিয়েছেন কে এই পর্দার বিধান বাতিল করার ক্ষমতা কারো আছে যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে বাতিল করে ফয়সলা দিল তারা মুসলমান আছে এক একটা করে শুনুন এমনি ভাবে সুদ ইসলামে হালাল না হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম এরপরে সূরা বাকারা 275 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল তোমরা আল্লাহকে ভয় করো অদারু মা বাকি আমিনার রেবা আর তোমাদের যত পাওনা সুদ আছে অজারুমা বাকিয়া মিনার রেবা তোমাদের যত বকেয়া সুদ আছে পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করো ইনকুম তুম মমিন যদি মমিন হয়ে থাকো যখন আল্লাহ বলেছেন যখন জানতে পেরেছ না জেনে যা করেছে সব মাপ না জেনে সুখ খেয়েছ আল্লাহ বলেন ফালাহুমা সালাফা সব কিছু আল্লাহ মাফ করে দিবেন কিন্তু জানার পরে যদি সুদ বর্জন করতে না পারো আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু যদি সুদ বর্জন করতে না পারো ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ আমার ভাইয়েরা আল্লাহ তারা সুদকে হারাম ঘোষণা করলেন আমার দেশের আইনে সুদ হালাল না হারাম হালাল কেমনে সরকার লাইসেন্স দিলে হালাল সরকারের খাতায় সুদ হারাম কোন সময় জানেন লাইসেন্স যদি না থাকে গ্রামে মনে করেন অনেকে লাইসেন্স ছাড়া দশ টাকা বিশ টাকা সুদের টাকা দেয় এটা সরকারের খাতায় হারাম পুলিশ জানতে পারলে ধরে নিবে কারণ সরকার ভাগ পায় নাই কি পায় নাই লাইসেন্স করা নাই ভাগ পায় নাই আর যদি লাইসেন্স করা হয় তাহলে ভাগ সরকার পায় হালাল হয়ে যায় যার কারণে Sonali bank Rupali bank Pubali bank Janata bank Bangladesh bank Krishi bank যত রকমের ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক বলো সবগুলো সুদের কারবার করে কিনা সুদ হালাল হইল কেমনে সরকার লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে ঠিক কিনা ও আমার ভাইয়েরা সুদ হারাম করেছেন কে লাইলাহা ইল্লাল্লাহ রস করতেছিলাম লাইলাহা মানে হচ্ছে আল্লাহ তারা সুদকে হারাম করেছেন ওই সুদকে হালাল করার ক্ষমতার কারণ নাই আমার জাতি বলল সুদের লাইসেন্স করে দিয়ে হালাল করে দিল আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হালাল করে দিল আর যারা মানল তারা মুসলমান থাকবে শুধু পর্যন্তই নয় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন জেনা বিচারে বিচার কোরআন দিয়েছেন কোরআন অবিবাহিত যদি হয় আল্লাহ বলছে আজানি আতুয়াজানি ফাজিলি দু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ব্যবিচারিনী আর ব্যবিচারী অবিবাহিত যদি হয় ওদেরকে জনসমক্ষে আনো এরপরে ওদেরকে একশো রাম মারো আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও হুকুমটা কার এই হুকুম দেশে কার্যকর আছে আল্লাহর আইনকে বাতিল করলো ও মুসলমান কিসের মুসলিম দাবি করছো এইগুলো তোমরা জানো না আর বলো না সেই জন্য তোমাদেরকে কুফাররা কিছু বলে না আর জানতা লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না আল্লাহর বিধানকে বাতিল করা যাবে না আল্লাহর বিধানকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা মুসলমান না কাফের মুসলমান পরিষ্কার বুঝতে থাকো আল্লাহ তারা কোরআনুল করিমের সুরায় মায়দার নব্বই নব্বই নম্বর হাতে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু নিশ্চয় মদ জুয়া মূর্তি আর লটারি শয়তানের কাজ অমুসলিমরা তোমরা থেকে বর্জন করো হুকুম দিলেন কে মদ হালাল না হারাম হারাম করেছেন কে আমার দেশের আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে হালাল মদের সরকারি কারখানা আছে না সরকারি কারখানা আছে সেগুলো জায়গ কেমনে হইল সরকারি লাইসেন্স থাকলে মদ হালাল লাইসেন্স না থাকলে হারাম বাইরে আবার মূর্তি তৈরি করা মূর্তি পূজা করা জায়েজ না হারাম হারাম করেছেন কে সোরায় মায়দার নব্বই নম্বর তাল্লা বলছে মূর্তির বেদি তৈরি করা হারাম শয়তানের কাজ অমুসলমান জাতি আজকে আবার কেউ ভাষণ দিচ্ছে কয় যে আল্লাহর নবী নাকি মূর্তি পূজা করার জন্য হিন্দুদেরকে মসজিদের অর্ধেক খালি করে দিয়েছিল এই জন্য মসজিদের অর্ধেক খালি করতে হবে এটা কি ঠিক নাকি এইগুলো একদল মিথ্যাবাদী আলেমরা শিখাই দেয় ইতিহাস পড়ুন আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে তিনি এখন পর্যন্ত লোহার টুবিটা পর্যন্ত খোলেন নাই লোহার পোশাক পর্যন্ত খোলেন নাই আল্লাহর নবী মক্কা এখানে আবার চাবি নিয়ে ডাকালেন ওসমান ইবনে তালহাল হাজাবির কাছে চাবিটা ছিল আল্লাহর নবী ডাকালেন তালা খোলা হলো আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন হাতে একটা বর্ষা নিলেন এরপরে মূর্তির দিকে খোঁচা মারেন আর বলেন যা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা ধ্বংস হওয়ার বস্তুই বটে এই বলে যখন তিনি মূর্তির দিকে খোঁচা মারতে লাগলেন মূর্তিগুলো সম্পূর্ণভাবে ভেঙ্গে চুরমার হয়ে গেল আমার ভাইয়েরা আল্লাহর নবী মূর্তি ভেঙ্গে পরিষ্কার করে দিলেন এমনি ভাবে ইব্রাহিম আলাইহ সালাম মূর্তি ভেঙ্গেছিলেন না গড়েছিলেন ইতিহাস পড়ুন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহ সালাম প্রথমে তিনি ওই মূর্তি পূজকদের থেকে আলাদা হয়ে গেলেন কিন্তু চিন্তা করলেন যে আসলে আল্লাহটা কে আমার জাতি হিন্দু আমার জাতি মূর্তি পূজা করে নিজে হাতে মূর্তি তৈরি করে এবারে আমার আসলে রবটাকে কোরআনে অনেক লম্বা কাহিনী আছে কোরআনুল করিম আল্লাহ বলছেন এবার যখন রাতের আধার নেমে আসলো অন্ধকার ছেয়ে গেল আকাশের তারকার দিকে তাকিয়ে দেখলেন মিটমিট করে হাসছে মনে মনে বুঝলেন এই তারকা বুঝি আমার রব হাজা রব্বি ফালাম্মা আফালা যখন তারকা ডুবে গেল তখন তিনি বললেন কলা ইন্নি লাউ হেব্বুল আফিলিন লাউ হেব্বুল আফিলিন যেই জিনিস ডুবে যায় সেই জিনিস আমার রব হতে পারে না আবার যখন পূর্ণিমার চাঁদ দেখলেন তিনি খুশি হয়ে গেলেন ফালাম্মা যখন সূর্যচন্দ্রকে দেখল আলোক উজ্জ্বল চন্দ্র রব্বি এটা আমার রব ফালাম্মা আফালা যখন চন্দ্র ডুবে গেল সঙ্গে সঙ্গে তিনি বললেন রব্বি মিনাল আমার রব যদি আমাকে হেদায়ত দান না করেন আমাকে পথে পথের দিশা না দেন আমি গুমরা হয়ে যাব পথ ভ্রষ্ট হয়ে যাব হেদায়ত দেওয়ার মালিককে না কোনো খাজা বাবা না কোনো পীর বাবা না ল্যাংটা বাবা পীরেরা লেখছে বইতে কয় যে পীর ধরা ফরজ কি লেখছে পীর ধরা ফরজ ফরজ বিধান দেওয়ার মালিককে পীরেরা তৈরি করলো থেকে আর এটা যেমন তেমন পীর লেখে নাই সব পীরে বইটি আছে চর্মনায় পীর সাহেবের বই আছে মাওয়াজে সাকিয়া এই বইয়ের পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠায় তিন নাম্বার লাইনে আছে কারো সন্দেহ হলে বইটা কিনবেন ওদের যে কোনো লাইব্রেরি থেকে আমার ভাইয়েরা তারপরে লেখছে কারো যদি দুইজন পীর হয় দুই পীরে তোমাকে দুই ডানা ধরে বেশ তিনে যাবে কোনো অসুবিধা নাই মহাজ সাকিয়ার পঞ্চান্ন পৃষ্ঠার শেষ লাইনে প্রথমে উর্দুতে তারপর বাংলা লেখে দো পীর দো ডানা কে তুঝে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেই তোমার দুইজন পীর থাকলে দুই পীরে তোমার দুই ডানা ধরিয়া বেস্ট তিনে দেবে কোনো অসুবিধা নাই যারা বলেন নাওজবিল্লা আমার ভাইয়েরা শুধু এ পর্যন্তই নয় আমিও বলি পীর ধরা ফরজ কিরকম জানেন যেমন চোর ধরা ফরজ চোর ধরা কি কারণ চোরে চুরি করে একজন ব্যক্তির মাল চুরি করলো আর ওই পীর সাহেবের যা খেলাফত আর বয়াত নেয় জানেন এটা কত বড় জিনিস এই খেলাফত বয়াতটা মুসলমানদের একটা বড় সম্পদ এইটা ছিল রাষ্ট্রীয় সম্পদ মুসলমানদের ঐক্য বজায় রাখার জন্য আল্লাহর বিধান হল মুসলিমদের একজন লিডার থাকবে কজন লিডার থাকবে একজন ইমাম থাকবে ওই একজন ইমাম মুসলিমদের থেকে বায়াত নিবে কোন দল তৈরি করা যাবে না কি দল এখন দেখবেন ইসলাম কায়েমের জন্য বাংলাদেশের দল অনেকগুলো আছে না এরপরে পীরদের দল কি একটা না দুইটা চরমনায় পীরের প্রত্যেকটা বইতে লেখা আছে বাবারা তরিকা একশো ছাব্বিশটা কয়টা এর মধ্যে চিস্তিয়া সাবিরের তরিকা একবার শর্টকাট শর্টকাট কি তৃষ্টিয়া সাবিরের তরিকা না আল্লাহ রসুলের তরিকা কোনটা এরপরে সুফি দর্শন নামে একটা বই আছে এটার মধ্যে লেখছে তরিকা সাড়ে তিনশো কত আল্লাহ তারা বলছেন করিমে ওয়ালা ও মুসলমানেরা তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো বিচ্ছিন্ন হইও না কোরআনে আর একটা তাল্লা বলছেন আন আকিমুদ্দিনা ওলা তাতাফার ফিহি খবরদার তোমরা দিন কায়েম করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে কিন্তু এ ব্যাপারে বিচ্ছিন্ন হবে না পরস্পর দলাদলি করবে না আল্লাহ বললেন দলাদলি করবে না এজন্য বললেন তোমাদের একজন ইমাম থাকবে ওই একজন ইমামের কাছে বায়াত দাও তাহলে তোমাদের দুনিয়ার কোনো সত্যি ক্ষতি করতে পারবে না অমুসলমান জাতি যার ফলে আল্লাহর নবীর মৃত্যুর পরে গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা ছিল কয়জন নাম কি আবু বকর সিদ্দিক আজকাল তো খলিফা যদি জিজ্ঞেস করি প্রশ্ন দেয় পরীক্ষার খলিফা তার জন্য নাম লাগলো হয়তো চার পীরের খলিফার নাম লাগবে আর নইলে চারটা দর্জির নাম লাগবে ঠিক কিনা আমার ভাইয়েরা এই খলিফা ছিল মুসলমানদের একজন এরপর আবু করে পরে অমর ওমরের পরে ওসমান ওসমান পর আলী খলিফা কয়জন আল্লাহর নবী বলছেন অ মুসলমান শুনে রেখো মেসকাতের হাদিস বাবুল ইমারতে অল কজা বাংলা মেশকাতের সাত নাম্বার খন্ডের ভিতরে আছে আর মুসলিম শরীফে হাদিসটা আছে আনাবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا بوعي لخليفتين আল্লাহর হাবিব ফরমান যদি দুইজন খলিফার বয়াত নেওয়া শুরু হয় একজন খলিফা থাকবে একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা যদি গজায় তোমাদের থেকে বয়াত নেয় ফাতুলুল আখেরা মিনহুমা তোমরা ওদের তৃতীয় খলিফাটাকে কতল করে ফেল হত্যা করে ফেল কথাটা কি আমার না আল্লাহর রসুলের হাদিসে পাইলে কথাটা কি আমার না রসুলের কথা এরপরে কেউ আজকে এই বক্তব্য বিকৃত করে বলে জসিম সাহেব বক্তব্য দিয়ে গেছেন যে সমস্ত পীরদের কতল করতে হবে কথাটা কি মিথ্যা হবে কিনা ভাই যারা আমি বলি নাই আল্লাহ রাসুল বলেছেন আমি রেফারেন্স দিয়েছি যদি না পাও তাহলে আমাকে ধরবা আর পাইলে পরে তোমার দুশ্মনী আমার সঙ্গে না কার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে দুশ্মনে মদিনাওয়ালা বলেছেন একজন খলিফা থাকা অবস্থায় মুসলমানদের যদি একজন লিডার থাকবে একজন নেতা থাকবে একজন আমির থাকবে একজন থাকা অবস্থায় যদি আরেকজন গজায় ফাতুল আখের আমিন হুমা তোমরা দ্বিতীয়টাকে কতল করে ফেলো এই খলিফা হবে ইমাম আল্লাহর নবী বুখারি হাদিসে বলেছেন বাবুল জেহাদের মধ্যে আছে আল ইমাম জুন্নাতুন ইমাম হল ঢাল ঢালের আড়ালের থেকে যেমন মুসলমান যুদ্ধ করো ওই রকম ইমামের নেতৃত্বে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে এইটা যদি করতে পারো তাহলে তোমাদের আর কোনো ভয় নাই দুনিয়ার কোনো শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না আজকে তোমরা বসনিয়াতে মার খাচ্ছ তেসনিয়া মার খাচ্ছ ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ইহুদিরা দখল করে আছে ওই ইহুদিরা মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুল্ডুজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে মুসলমান শিশুদেরকে ট্যাঙ্কের গোড়া দিয়ে বুকটা ঝাঁঝরা করে ফেলছে ও মুসলমান জাতি লজ্জা করা উচিত তোমাদেরকে ইরাকের বুকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদের হত্যা করলো লক্ষ লক্ষ মুসলমানদেরকে বোমা হামলা করে পঙ্গু করলো হত্যা করলো আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলমানদের হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে কার্পেট বোমা হামলা করা হলো মুসলমানদেরকে উলঙ্গ করে তারা পিরামিড তৈরি করেছে মুসলমানদের মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে শুধু এ পর্যন্তই নয় আপনারা জানেন এই মাত্র গত সপ্তাহের ঘটনা আমেরিকার সৈন্যরা আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করে শুধু হত্যা করে ইচ্ছা নাই বাচ্চা করে ওদের মুখে পেশাব করে দিয়েছে ঠিক কিনা গোটা দুনিয়া দেখলো অমুসলমান জাতি আজকে যেমন কুফার আছে আগের যুগেও ছিল আল্লাহর নবীর যুগেও কাফের ছিল মুসলমান ছিল মুসলমান এখন সে বেশি কম ছিল কিন্তু ইতিহাস পড়ো সেই কম মুসলমানদেরকে কেমনে ভয় করত হাজ্জাজ এমনি ইউসুফের যুগে তৎকালীন রোম সম্রাটের দরবারে একজন মুসলমানের গালে থাপ্পর মেরে উল্লাস করছিল মুসলমানটা ওইখানে বসে চিৎকার মেরে বলছিল ওহে মুসলমানদের খলিফা হাজ্জাদ এমনি ইউসুফ তুমি খলিফার মোস্তাদে বসে আছ আর আমি মুসলমান অপরাধে মুসলমান হওয়ার অপরাধে আমাকে রোমের সম্রাটের দরবারে থাপ্পর মেরে উল্লাস করছে আনন্দ করছে আল্লাহর দরবারে কি জবাব দিবে তৈরি হয়ে থাকো ওইখানে মুসলমানদের গোয়েন্দা ছিল হাজ্জাদ ইউসুফের কানে পৌঁছালো হাজ্জাদ ইউসুফ খবর শোনা মাত্র ঘুম হারাম হয়ে গেল সমস্ত গোয়েন্দা বিভাগের লিডারদেরকে ডাকলো নেতাদেরকে ডাকলো আর ওই কমান্ডারদেরকে ডেকে বলল যেভাবে হোক না কেন যত টাকা লাগে অর্থ লাগে পয়সা লাগে সব তোমাদের জন্য খুলে দেওয়া হলো ওই রোমের দরবারে বসে যেই মুসলমানের গালে কাফের থাপ্পর মেরেছে ওই মুসলমানকে উদ্ধার করতে হবে আর যে কাফেরটা থাপ্পর মেরেছে ওই কাফেরটাকে অপহরণ করে আনতে হবে বহু চেষ্টা করার পরে মুসলিম গোয়েন্দারা সফল হলো ওই কাফেরকে ধরে আনা হলো মুসলিমকে উদ্ধার করা হলো এবার হাজ্জাবিন ইউসুফ দরবারে লোক জমা করলো এরপরে মুসলিমকে বলল ও মুসলমান ভাই রোমের দরবারে বসে যেই কাফের তোমার গালে থাপ্পড় মেরে উল্লাস করেছিল ওই তোমার সামনে বসা আছে তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও খলি খলিফার আদেশ থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নেওয়া হলো এরপরে হাজ্জাজ ইউসুফ বলেছিল ওহে আল্লাহ দুশ্মন কাফের আমি তোকে হত্যা করব না আমি তোকে কোনো নির্যাতন করব না আমি তোকে নিরাপদে রোমের দরবারে পৌঁছার ব্যবস্থা করে দিচ্ছি তুই রোমের সম্রাটকে গিয়ে জানিয়ে দিবি এই বার্তা পৌঁছে দিবি মুসলমানদের গাল থাপ্পর খাওয়ার জন্য হয় নাই মুসলমানদের গালে থাপ্পর মারলে মুসলিম জাতি তার বদলা নিয়েই ছাড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোমের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করছি যারা বলেন সুহান আল্লাহ মুসলমানদের আজকে সেই মুসলমান এখনো আছে ওই মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে কুকুরের মতো টেনে হেঁচে তারপরে পেশাব করে দিচ্ছে অ মুসলমান জাতি সেজন্য বলছে আজকে সেই একজন লিডার থাকতো যদি আর বায়াত নিত তাহলে গোটা দুনিয়ার কাফের ভয় পেয়ে যেত ইতিহাস পড়ো আল্লাহর নবী ওই যে বললাম ওমরা করার জন্য মদিনার থেকে রওনা হয়ে আসলেন মক্কার কাছে হোদাই বিয়া পর্যন্ত এসে বাধাগ্রস্ত হলেন আল্লাহ আল্লাহর নবীর সঙ্গে চোদ্দশো সাহাবাইকরাম রয়েছে আবু বকর অমর ওসমান রয়েছে আল্লাহর নবী ওসমানকে বললেন মক্কায় যাও মক্কায় গিয়ে লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই মারামার করতে আসি নাই মক্কার লোকদেরকে বুঝাও ওমরা করে আমরা মদিনায় ফিরে যাব তোমাদের কোনো ক্ষতি করব না আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন ওসমান মক্কায় ঢুকে গেল কোনো ভয় নাই আল্লাহর নবী পাঠিয়েছেন কোনো ভয় নাই মুসলমান মুসলমানদের আমির আছে লিডার আছে কোনো ভয় নাই নেই ওসমান যখন মক্কায় চলে গেলেন মক্কার লোকেরা খবর পাইল তারা বলল এইবার একটা মুখ্যম সুযোগ মুসলমানদের লিডার মোহাম্মদ আমাদের ধর্মকে গালমন্দ করে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে এখন নিজে অন্য ধর্ম প্রচার করছে এইবারে মুখ্যম সুযোগ আমাদের বাড়ির কাছে এসেছে তাকে সহ হত্যা করে দিলে সবগুলো একেবারে ঝামেলা শেষ হয়ে যাবে এই জন্য কোরবানির সময় যেরকম তর ছুরি ধার দেয় মক্কার লোকেরা ওই রকম ভাবে তরবারি ধারাচ্ছিল তবে একটু চিন্তা করলো যে আগে দেখি মুসলমানদের শক্তিটা কেমন অমুসলমান শক্তি যদি দেখটা দেখাতে পারো এখনো কুফারা ভয় করবে আল্লাহর নবীর শিবিরে সেজন্য খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে দেখা যাক ওসমান হত্যার খবর শুনে মুসলমানদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় ইতিহাস পড়ে আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন ওই চোদ্দশো সাহাবাহিকের আমদেরকে ডাক দিলেন ইয়া সাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা বের হয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে এই বলে নবী হাত রেখে দিলেন আর বললেন আমার হাতের উপর হাত রেখে বায়াত করো অঙ্গীকার করো আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলেই শহীদ হয়ে যাব একটা লোক মদিনায় আর ফিরে যাব না কে কে রাজি আছো অ মুসলমান জাতি একজন মুসলমানের জন্য আল্লাহর নবী বায়াত নিচ্ছেন ওই বায়াত তো আছে এখনো আছে বায়াত কোরআনে আছে হাদিসে আছে আর এইগুলো দিয়ে পিসাবরা দলিল দেয় আর বায়াত করায় বায়াতটা আজকে ভালো করে বুঝে নেন বায়াত চিন্তাই হয়ে গেছে আমি সেজন্য বলেছি বায়াত তো আছে কোরআনে আছে হাদিসে আছে আমি অস্বীকার করছি না কি জন্য আছে দেখুন আল্লাহর নবী হাত রেখে দিলেন পর্যায়ক্রমে চোদ্দশো সাহাবাই কেরাম হাত রেখে বায়াত করলো এরপরে ওসমানের হাত হিসাবে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে দেখে রেখে তারপরে বায়াত নিলেন এরপরে সাহাবাই কেরাম কবিতা পড়তে লাগলেন পরিষ্কার হয়ে গেল এই বায়াত কোন পীর মুড়িদের বয়াত ছিল না কি সুন্দর বয়াত নাই বয়াত ক্যা মাইনে সব্বুরি বাতুন সে আর সব্বুরি কামুন সে ওপর তরিকায় চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিরিয়া কে আয় মেরে আল্লাহ আল্লাহ মেরে উস তরিকাকে নেয়ামত গুলো সিপ কর এরকম করে না পীরদের বয়ান বিশ্বাস না করলে চরমনায় বিশ্বাস বই আমি ছোট মোটো পীরের রেফারেন্স দিই না চরমনায় পীরের বই আছে ভেদে মারেফাত মাদ্রাসাকে ওর মধ্যে আছে এগুলো সব উর্দুতে লেখছে আবার বাইরা আমার আল্লাহর নবী কি চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দের বয়াত নিয়েছিলেন এই পীরদের জন্ম হয়েছিল সময় আসতেছে একটু পরে আলোচনা এমন আলোচনা অন্য আলোচনা করছি আল্লাহর নবী বয়াত নিলেন কিসের বয়াত শুনুন সাহাবা ইকরাম কি বলেছেন বুখারের কিতাবুল মাগাজিতে আসা বিশ্বাস আল্লাহর নবীর কবিতা পড়তে লাগলেন আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে আমাদের বদনের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো যে হাত করে যাব এই বায়াত হয়ে গেল এবারে মক্কায় খবর পৌঁছে গেল বায়াতের খবর চলে গেল এই বায়াত শুধু মক্কায় পৌঁছে নাই আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেছে কোরআনুল করিমের সুরায় ফাতার দশ নম্বর আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয তাহতাশ শাজারা আল্লাহ রাব্বুল আলামিন মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে খালি বায়াতের আলোচনা না গাছের নিচে বসে গাছের আলোচনা আসছে কোরআনে কি গুরুত্বপূর্ণ বায়াত আল্লাহ বলছেন আল্লাহ খুশি হয়ে গেছেন শুধু খুশি হয়ে গেছেন বলি ক্ষান্ত করেন নাই এবারে সুরায় ফাতার দশ নম্বর আয়াত পড়ুন সেখানে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন ইন্নাল্লাযীনা যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করছিল জোরে বলুন তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল কে বলেছেন বায়াত পাওয়া গেছে না এই বায়াত হওয়ার পরে খবরটা কি হলো শুনুন এই বায়াত হয়ে যাওয়ার পরে মক্কার লোকেরা বুঝতে পারলো এই লোকদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না এবারে সুর নরম করলো তরবারি ধার দেওয়া বন্ধ হয়ে গেল এবারে সন্ধি করার জন্য তারা চলে আসলো প্রস্তাব হলো সন্ধির সন্ধি হলো আল্লাহর নবী এইবার ফিরে যাবে তারপরে বৎসর সোমরা করবে আমার ভাইরা আজকে যদি সেই রকম একটা বয়াত হইত এই বাংলাদেশে তিন লক্ষের মতো মসজিদ হাজার হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার তালেব এলেম ছাত্র শিক্ষক লক্ষ লক্ষ মুসল্লি এই সব দলের যদি একজন লিডার থাকত দল বা ভেঙ্গে দিয়ে সমস্ত মুসলিমদের একমাত্র পরিচালনা মুসলিম আমাদের দলের নাম ইসলাম সংবিধান কোরআন এবং সুন্না এই স্লোগান নিয়ে ময়দানে অবতীর্ণ হতো একজন লিডারকে বয়াত দিত এরপরে রাত পথে নেমে যেত আর বলতো আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতদিনে কোরআনকে সংবিধান জান পাবো না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না এই বলে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ত ট্যাঙ্কের গোলা চালিয়ে দাও আমরা নীরব হব না আমাদেরকে শহীদ করে দাও আমরা ময়দান ছাড়ব না এই জাতির সংবিধান কোরআন ছাড়া আর কিছু হতে পারে কিন্তু খ্রিস্টানরা বড় চালাক সেই মুসলমানদের ঐক্যের প্রতীক খেলাফত বায়াত থেকে নিয়ে গেছে ওরা খ্রিস্টানদের দুনিয়ার সমস্ত খ্রিস্টানদের নেতা কয়জন পোপ কয়টা ভ্যাটিকানের রোমান রোমের ভ্যাটিকানের পোপ কয়জন একজন একটা মরলে আবার দুনিয়ার খ্রিস্টানরা ওখানে সমবেত হয়ে তা বারাকটাকে বানায় আর মুসলমানদের সেই খেলাফত বায়াতটাকে ওই রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় থেকে চিন্তাই করে দিয়ে ওরা পীর মুড়িদির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন এক এক পীরের একশো দুইশো খলিফা বাংলাদেশে এমনও পীর আছে তার সাড়ে ছয়শো খলিফা লেখা আছে বইতে কয়শো সাড়ে ছয়শ নাম বলবো বললে তো মুশকিল আর অনেক বড় পরে আমাদের হামলা করে জানেন না রংপুরে আমাকে হামলা করছিল সারা বাংলাদেশে আমার বাবা হামলা করে কারণ আমি বলি এই পীরেরা চোর চুরি করে খালি ব্যক্তির গরু চুরি করে ছাগল চুরি করে মুরগি চুরি করে আর পীর সাহরা চুরি করেছে মুসলিম জাতির ঐক্যের প্রতীক মুসলিম জাতির নেতৃত্বের প্রতীক মুসলিমদের খেলাফতকে চুরি করে তারা পীর পর্যায়ে ঢুকিয়ে দিয়েছে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে পীর প্রথা চালু করে মুসলমানদের মধ্যে দলে দলে বিভক্ত করেছে মুসলমানদের টুপি ভাগ করেছে পাগড়ি ভাগ করেছে টুপির কালার ভাগ করেছে কিনা এক এক পীরের এক এক টুপি কারো পাঁচ কল্লি টুপি কারো গোল টুপি কারো পাঁচ একটা লম্বা দোতলা টুপি এবার ভাগ করেছে ভাইরা আমার সেই জন্য বলেছি চোর ধরা যেরকম ফরজ পীর ধরাও কি এখন বুঝছেন পীর ধরা ফরস কেমনি বলছি ইমান না এ মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ চুরি করেছে আল্লাহ নবী বলেছেন আল ইমাম জুন্নাতুন এই বয়াত থেকে তবা করে মুসলমান এই বয়াত ইসলামে নাই বলবেন যে আল্লাহ নবী তো ইসলাহের বয়াত নিয়েছেন হ্যাঁ নাবি বয়াত নিতে পারেন মুসলমানদের ইমাম থাকবে একজন তিনি আপনার যুদ্ধের বয়াত নেবেন ইসলাহের বয়াত নেবেন কিন্তু একটা প্রমাণ দেখাও নবী ছাড়া খলিফা ছাড়া অন্য কেউ বয়াত নিয়েছে কি এখন প্রমাণ আছে ভাইরা আমার এইভাবে মুসলমানদের ঐক্যের নষ্ট করে দেওয়া হলো আল্লাহর নবীর ইতিহাস পড়ুন আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন ওই সময়কার সবচেয়ে বড় শক্তি সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে তবুকের যুদ্ধে আল্লাহ নবী নাম নিচ্ছেন সাহবায়করাম দলে দলে নাম লেখাচ্ছেন এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে নিয়ে পেশ করছে আল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার ঘরে আমার সন্তানগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে গেছে আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে আমার স্বামী আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার পরিবারের যুদ্ধে যাওয়ার মতো আর কোনো পুরুষ বেঁচে নাই ইয়ারা সুরাল্লাহি আমার এই দুধের সন্তানটাকে আপনি মেহরবানি করে কবুল করুন আল্লাহর নবী বলছেন ও মহিলা সাহাবি আমি যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নয় তোমার এই শিশু তীর চালাতে পারবে না তার বাড়ি চালাতে পারবে না উঠে বসতে পারবে না ঘোড়ায় বসে পারবে না ঢাল ঘুরাতে পারবে না এই সন্তান নিয়ে কর্মটা কি আল্লাহর নবীর এই কথা শুনে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘোরাতে পারবে না কিন্তু আমি জানি আমার শিশু তীর খেতেও তো পারবে আমার শিশু ঢাল ঘোরাতে না পারলেও ঢাল হতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তার বাজে আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন আমার সন্তান ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জয় বলুন সুবহানাল্লাহ অ মুসলমান মায়েরা বোনেরা আজকে আমেরিকা কেন মুসলমানদেরকে ভয় করে না ওরা ওই মুসলমানদেরকে দেখে নাই ওরা মুসলমান মনে করে যেই মুসলমান ওদের দেশের ভিসা পাওয়ার জন্য ওদের দূতাবাসগুলোর সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওরা মুসলমান মনে করেছে ওই লোকগুলোকে যারা ওদের দেশে গিয়ে ওদের গাড়ি পরিষ্কার করে জুতা পরিষ্কার করে ওরা মুসলমান মনে করেছে ওদের দেশের সাদা চামড়ার মেয়েদেরকে দেখে বিয়া করার জন্য পাগল হয়ে যায় আই লাভ ইউ বলে ও মুসলমান ওরা আসল মুসলমানদেরকে দেখে নাই যেই মুসলমান এখন তৈরি হয়েছে যেই মুসলমানরা আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে ব্রিটেনের নাগরিকত্ব ছেড়ে দিয়ে ওই মজদুম মুসলমানদের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানে গিয়ে পাহাড়ে পর্বতে গিয়ে ওই মুসলমানরা যারা ওদের দেশে থাকা দূরের কথা ওদের মেয়েদেরকে বিয়ে করা দূরের কথা যেই সাদা চামড়ায় সেরেকার কুফুর আছে ওই সাদা চামড়ার মেয়েদের দিকে বিয়ে করা তো দূরের কথা থুতুনি নিক্ষেপ করতে রাজি না ঠিক কিনা সেই যুবকেরা তৈরি হয়েছে অমুসলমান ভয় করলে চলবে না তোমরা ভয় পেও না আমেরিকা যখন আফগানিস্তান হামলা করে তখন বর্তমান আমেরিকার চেয়ে ক্ষমতা বেশি ছিল না কম ছিল বেশি ছিল আমেরিকার ক্ষমতা বেশি ছিল মুসলমান তখন দুর্বল ছিল একটা জায়গায় যুদ্ধ করেছে আর এখন আমেরিকা নিজের দেশের এক লক্ষ সৈন্য ছাটাই করছে ঠিক কিনা ওদের দেশে অভাব দেখা দিয়েছে আর মুসলমানদের সংখ্যা এখন কমছে না বাড়ছে কেমনে বাড়লো আগে যুদ্ধ করেছে শুধু আফগানিস্তানে এরপরে যখন তারা ইরাকে হামলা করলো মুসলমান সেখানে যুদ্ধ শুরু করেছে বসনিয়া যুদ্ধ করেছে চেসনিয়া করেছে কাশ্মীরে করছে আরাকানে করছে বিশ্বের যেই জায়গায় কুফর চ্যালেঞ্জ করছে মুসলমান সেই জায়গায় তাদের মোকাবেলা করছে ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে সেজন্য তারা ইরাক থেকে পালিয়েছে কালকে আফগানিস্তান পালাবে এরপরে আফগানিস্তান থেকেই নয় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মুসলিম জাতি আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল করবে ঠিক কিনা ভাইরা আমার কিন্তু শর্ত একটাই আগে মুসলমানদের দল ভেঙ্গে দিয়ে সব খানকা মানকা ভেঙ্গে দিয়ে পথ এই যে খানকার বয়াতকে বাদ দিয়ে বায়াত আসবে একজন মুসলিমদের লিডারের কাছে কার কাছে আসবে এইরকম যখন একজন আমিরুল মমিন হবে এক মোল্লা ওমরের ভয়েতে থর থর করে কাঁপছে আর এইরকম যদি গোটা বিশ্ব মুসলিমদের একজন মোল্লা ওমর আমির হয় তাহলে বুশ ওই এক উসামাবিন লাদেনের ভয়েতে ছত্রিশ হাজার ফুট উপরে গিয়ে দাঁড়িয়েছিল আর এই মুসলমানদের ভয়েতে আটলান্টিকে ডুব দিতে পারে মারা যাবে ঠিক কিনা ভাইরা আমার এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রবি বয়াত নিচ্ছেন মা বোনরা বয়াত করছে নাম পেশ করছে মহিলা নিজের দুধের সন্তানকে পেশ করছে এই দৃশ্য যখন দেখল রোমের গোয়েন্দারা তারা গিয়ে রোমের সম্রাটকে জানিয়ে দিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখো না মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রোমের সম্রাট জিজ্ঞেস করলেন ব্যাপার কি মুসলমানদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি ওর তিন লক্ষ সৈন্য প্রস্তুত ছিল মুসলমানদের ছিল মাত্র তিরিশ হাজার ভাইয়েরা আমার রোমের সম্রাট জিজ্ঞেস করলো ওদের কি সৈন্য আমাদের চেয়ে বেশি না সৈন্য তোমার চেয়ে অনেক কম বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি না অস্ত্র ওদের কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি যে না শক্তি ওদের গায়ে থেকে ওরা খায় শুকনো রুটি আর খেজুর রোমের সম্রাট রাগ করলেন অস্ত্র আমার বেশি সৈনিক আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি কেন আমাকে ভয় দেখাচ্ছ কেন আমার সাহস ভেঙে দিচ্ছ গোয়েন্দারা বলেছিল রোমের সম্রাট জেনে রাখো হতে পারে অস্ত্র তোমার কাছে বেশি সৈনিক তোমার কাছে বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় আল্লাহর নবী মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জোরে বলেন সুভান डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब दौलत ইমাম মিলি উনকো নবী সে ওই রোমের সম্রাট ভয় পেয়ে গেল শেষ পর্যন্ত চুক্তি হয়েছিল ও আমার ভাইয়েরা এরকম যদি আজকেও মুসলমানদের এই শক্তি থাকতো তাহলে মুসলমানদেরকে ক্ষতি করার কেউ সাহস করতে পারত ইসরায়েল একটা রাষ্ট্র এহুদি মাত্র সত্তর লাখ এহুদি কত লাখ এহুদি দেড়শো কোটি মুসলমান পেশাব করে দিল রাষ্ট্র ভেসে যায় ঠিক কিনা এহুদি আজকেও আছে নবীর যুগেও ছিল ওমরের যুগেও ছিল ইতিহাস পড়ুন অমর বিন খত্তাব যখন খলিফাতুল মুসলিমিন সেই সময় খয়বরের থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন এহুদি নেতা অমর আব্দুল খত্তারের দরবারে গিয়ে ভিক্ষা চাচ্ছে অমর তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন কেন আমাদেরকে বহিষ্কার করছো অমর বলেছিলেন ওই আল্লাহ দুশ্মন সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন আমি জানি সেদিন নবী বলেছিলেন তোমাদেরকে ওই দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হলো যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে এইখান থেকে বহিষ্কার করা হবে এবং আয়াহুদি তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন এইখান থেকে তোকে এত দূর যেতে হবে তোকে নিয়ে তোর উঠ হাঁপাতে হাঁপাতে ক্লান্ত হয়ে যাবে আজকে সেদিন এসেছে কাল পর্যন্ত যে হবি মুসলমানদের দরবারে একটু স্থলের জন্য ভিক্ষা করেছিল আজকে সেই ইহুদি কেন মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে কারণ একটাই মুসলমান আল্লাহর দিন থেকে সরে গেছে মুসলমানদের ঐক্য ভেঙে গেছে মুসলমানদের খেলাফত ব্যবস্থা চিন্তাই হয়ে গেছে আল্লাহর নবী যেই সম্পদ আমাদের দিয়ে গেলেন সেই সম্পদ আজকে হাত ছাড়া হয়ে গেছে সেজন্য মনে রাখতে হবে এব্রাহিম আলাই ইসলামের কথা বলতেছিলাম এব্রাহিম আলাই সালাম এবারে পরিষ্কার বুঝতে পারলেন কালা লাইল্লাম ইয়াহদিনী রব্বি আমার রব যদি আমাকে হেদায়ত না করেন বোঝা গেল কোন পীরের ক্ষমতার হেদায়ত দেওয়া পীর অধিকার নেই বয়াত দেওয়া কি ক্ষমতা কয় পীর মুড়িদের অন্তরে সব দেখে পীর হলো মুড়িদের অন্তরে গোয়েন্দা আরবিতে লেখছে এটা আরেকটা কিতাবে আর মাসরাউল তাসাউফুন কিতাবে আছে লেখছে আশাইখু জাসুসু কলবিল মুরিদ পীর হইল মুরিদের দিলের গোয়েন্দা পীর মুড়িদের অন্তর মধ্যে ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় আলাইহিল মুরিদ মুড়িদে তেরো পায় না নাওজবিল্লা অন্তর খবর জানেন কে না কোনো পীর না বলি কেউ জানে না জানার মালিক একমাত্র কে ও ভাইরা আমার আবার লেখে পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জেন্দা হয় অতুল দরিয়ার মাঝে ডোবা তরি ভেসে যায় পীরের দিলে দিল মিশে যাবে এই জন্য মিশাই কেমনি জানেন আমি আমার কলবের দিকে মতবাজ্য আছি আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের দিকে মতবাজ্য পীর সাহেবের কলব তার কলবের দিকে তার পীরের দিকে তার পীরের দিকে হাজার ভয়ের মধ্যে তারপরে আল্লাহর দিকে ধরে বলেন নজবিল্লা আমি বলি তুমি যখন তোমার কলবটা পীরের কলবের দিকে মতবাজ্য করলা পীরের কলব তখন তার স্ত্রী সাহেবার দিকে মতবাজ্য তোমারটা কই যাইবে তুমি যখন তোমার কলবটা মতো আজ্জু পীরের কলবের দিকে পীর সাহেব কেবলা তখন পায়খানার দিকে মতাজ্জ আছে তোমার কলব কই যাইবে অ মুসলমান জাতি সেজন্য ইব্রাহিম আলাই ইসলাম পরিষ্কার করে দিচ্ছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন জোরে বলুন সুবহানাল্লাহ সূরা নামের ছিয়াত্তর নম্বর হাত থেকে উনআশি নম্বর হাত পর্যন্ত এখানে বিস্তারিত কাহিনীগুলো আছে আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিসালাম পরিষ্কার করে দিলেন ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া নিশ্চয় আমি আমার চেহারা মতো অজ্জু করলাম কার দিকে কার দিকে ওই মহান সত্তার দিকে মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হানিফান হানিফান মানিটা কি বা ওরাও তো আল্লাহ দিকে মোতাবাজ্য করে খালি মোতাবাজ্য করলে চলবে না কোন ভায়া থাকবে না কোন মাধ্যম থাকবে না হানিফ মানি হল মা হাককে সব বাতিলকে উৎখাত করে খাজা বাবা গাজা বাবা লেমটা বাবা পীর বাবা মাদারওয়ালা দরগাওয়ালা দুর্গাওয়ালা সবগুলো অন্তর থেকে উৎখাত করে মতাজ যুবকার দিকে হানিফান এরপরে বলা হচ্ছে অমা আনামিনাল মুশরিকিন আমি কোন মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি মতাজ যুবকার দিকে সরাসরি না ভাইয়া মাধ্যমে আল্লাহ বলছেন সরাসরি আল্লাহ কেবলমাত্র আমি তোমার এই গোলামি করি কার গোলামি করব সুরায় ফাতেহাটা একটু বুঝে আর মাঝখানে একটা বড় নেতা আসলে আপনার মানপত্র দেন না মন্ত্রী আসলো মানপত্র দেওয়া হয় লিখিত ঠিক কিনা মানপত্রের তিনটা অংশ দেয় কয়টা অংশ প্রথম অংশ থাকে তার প্রশংসা আপনি এই গরিবের দয়ালু সদরগাড়ের কামান মস্তানের জবান আপনি হাজিগঞ্জের মিনারা বাইতুল মোকারামের নতুন মিনারা এই রকম প্রশংসা করে করে এরপরে দ্বিতীয় নাম্বার থাকে পরিচয় আপনার সঙ্গে আমাদের পরিচয় এই এলাকার মাটি আপনার ঘাটি এই এলাকার মাটি আপনার দানের দান আপনার সারাকার ভোট দেয় না এইরকম পরিচয় লেখে ঠিক কিনা সম্পর্ক এরপরে তিন নম্বরে অংশ আছে কি দাবি দেওয়া আমাদের স্কুল লাগবে রাস্তা লাগবে পোল লাগবে খানকা লাগবে দরগা লাগবে দুর্গা লাগবে এই সব দাবি দেওয়া চলতে হবে ঠিক না আমার ভাইয়েরা সুরায় ফাতেহাটা বুঝুন প্রথম নম্বরে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসাকার আল্লাহর রব্বিল আলামিন যিনি গোটা জগৎ সমের রব এরপরে বান্দা আরো প্রশংসা করছে আর রহমান আর রহিম মালিক ইয়মিদ্দিন এই পর্যন্ত যখন প্রশংসা করলো এবার আল্লাহ তারা বলেন পরিচয় দাও তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা কি তোমার অন্তরে কোনো খাজা বাবা আছে কি গাজা বাবা আছে কি ল্যাংটা বাবা আছে কি মাদারওয়ালা দুর্গল আছে কি এবারে বান্দা বলছে না না ইয়াকা না বুধু বলুন ইয়া কা না বুধু কেবলমাত্র আমরা তোমারই গোলামি করি তোমার সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে আমরা তোমার গোলাম তুমি আমাদের মনিব জোরে বলুন সুহান আল্লাহ আমরা কার গোলাম না কোনো খাজা বাবার গোলাম গাজা বাবার গোলাম হ্যাঁ অলি আল্লাহর গোলাম আরে ভাই নবী রসুল রত আল্লাহর গোলাম ঠিক কিনা তাহলে হ্যাঁ। মায় সাহায্য বলি না আসাদ মোহাম্মদান আব্দুহু রাসুলহু আব্দুহ মানে কি আব্দুহু মানে কি আর বান্দা মানে কি বান্দা তো বলেন ফার্সিতে মানে আমাদের দেশের মানুষ কি করবো আর সব বদলাইছে সালাদ বানাইল নামাজ এখন যদি পরীক্ষার প্রশ্ন দেয় স্কুলে সালাদ নষ্ট হয় কিসে ছেলেরা উত্তর লাগবে শশা আর টমেটো অনেক আগে কেটে রাখলে নষ্ট হয় ঠিক কিনা কারণ সালাদ গেছে কি হইয়া সিয়াম গেছে রোজা হইয়া আল্লাহকে বি ছাড়ি নাই আল্লাহকে বানাইছি খোদা কি বানাইছি খোদা কি আল্লাহ নাম খোদা বললে সবানো গুণ হবে গুণ হবে কেমনে বুঝে দিচ্ছি কোরআনে আয়াত আছে আসমাউল হোসনা ফাদুহু বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বিহা ও মমিন্দ্রা তোমরা আল্লাহকে ওই নামে ডাকো এখন এই বেটার নাম ধরেন আব্দুর রহমান আপনি একটা নিজের থেকে নাম রাখলেন বল্টু মিয়া লোকটা খুশি হবে না বেজার হবে বেজার হবে ভাইরা আমার আল্লাহ তারা নিজের নাম নিজে রেখেছেন আল্লাহ আর রহমান আর রহিম মালিক দিন এই কত নাম আছে আল্লাহর আল্লাহ বলছেন আসমাউল আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম বিহা তোমরা আল্লাহকে ওই নামগুলো দিয়ে ডাকো আপনি সেই নামগুলো বাদ দিয়ে একটা ফার্সি মার্কার নাম খোদা রেখে আল্লাহকে ডাকতে শুরু করলা আল্লাহ খুশি না বেজার আল্লাহকে আল্লাহর নাম দিয়ে ডাকো আল্লাহ তালা যেই নাম নিজের জন্য নির্বাচন করেছেন ওই নামগুলোতে ডাকো আমার কেতাবুল আকায়দ আছে কেতাবুল সিয়াম আছে এইগুলো দেখবে ইন্টারনেট এগুলো আছে এলাকায় কারো কথা আজকে জানি না বই বিক্রি করতে আনি নাই ঢাকায় যদি কেউ যান আমার বড় বড় বই আছে লেখা অনেক কেতাবুল আকায়দ কেতাবুল সিয়াম কেতাবুল হজ কেতাবুল জাকাত হ্যাঁ কেতাবুল কি তাওহিদ কেতাবুল ইমান এগুলো এই সব বিষয় আকিদার বিষয়গুলো ক্লিয়ার করা আছে কোন খাজা বাবার কাহিনী না গাজা বাবার কাহিনী না আমার দেশের মসজিদগুলো দখল করেছে একটা সবুজ বই ঠিক কিনা মেম্বার দেখবেন প্রথমে কিছু আছে কয়না আয়াত তারপর কিছু হাদিস এরপরে কেবল কাহিনী আর কাহিনী বুজুর্গের কাহিনী স্বপ্নের কাহিনী ঠিক কিনা কোন বুজুর্গ হজ করতে গেছে আল্লাহ নবী হাত বের করে মোসাফা করছে নব্বই হাজার লোক তা দেখেছে আমার ভাইরা আল্লাহর নবী কোন সাহাবির জন্য হাত বের করলেন না তার মেয়ে ফতেমার জন্য হাত বের করলেন না স্ত্রী আয়সার জন্য হাত বের করলেন না আবুক ওমরের জন্য হাত বের করলেন না বের করলো কার জন্য রেফাই নামক কে হজ করতে গেছে তার জন্য হাত বের করে দিয়েছে আর নব্বই হাজার লোক তা দেখেছে এইটা আবার ফাজা এলে আমল নামক কে লেখা আছে না ভাইরা আমার এই যে বললাম সেই ক্লাস থ্রির বাংলা বইয়ের কাহিনী আবার চলে আসলো হ্যাঁ? আহসান হাবিবের কবিতা রূপকথা উনি লেখছেন আগে পরিদের পাখা দিয়ে দেওয়াল বানাই প্রজাপতির রং দিয়ে রঙিন করি এইসব করিডোরে শ্বাস পর্যন্ত রাখছে এইখানে আমাদের কিছু মানা নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই ভাইরা আমার কি সুন্দর কাহিনী তৈরি করেছে এরা অমুকে জিকির করতে করতে তিনশো ষাটটে জোর আলাদা আলাদা হইতেছিল শোনেন এই কাহিনীগুলো মনসুর হাল্লাস এবাদত করতে করতে আনাল হক দাবি করা শুরু করলো এইসব গাঁদাখুরি কাহিনী দিয়ে এই দেশে ওয়াজ হয় এই জন্য মনে রাখতে হবে বলতেছিলাম যে বিষয়টা কোথেকে বলছিলাম যেন হ্যাঁ ইয়া কানা বুধু ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি আমরা গোলাম কার না কোনো খেজা বাবার গোলাম গাজা বাবার গোলাম ল্যাংটা বাবার গোলাম আমার দেশে নাম রাখে গোলাম মুস্তফা গোলাম মুস্তফা আছে না গোলাম মুস্তফা তারপরে গোলাম রসুল তারপরে কানিজ ফাতেমা আছেন এরকম কানিজ ফাতেমা ফাতেমার গোলাম ফার্সি ভাষায় আমার গোলাম কার নামাজ দাঁড়িয়ে বললাম ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন কেবলমাত্র গোলাম কার এবারে পরিচয় হয়ে গেল আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মনিব এবারে তোমার কাছে আমাদের দাবি আমরা তোমার কাছে সাহায্য চাই এবারে বান্দা বলছে সাহায্য চাই আল্লাহ বলেন কি সাহায্য করব বান্দা বলবে এহদিন মুস্তাকিম ও আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যে রাস্তা আছে সোজা রাস্তা ওই রাস্তাটা দেখাইয়ে দাও আল্লাহ রাস্তা সোজা না বাঁকা দলিল আছে ইমান যা একেবারে সরল সোজা পাত্তাবি ওহু তোমরা এই একটা রাস্তা অনুসরণ করো তাত্তাবি অসুবুলা তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করবে না তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আলাদা করে ফেলবে আল্লাহ বলে রাস্তা কয়টা সরল রেখা কয়টা হয় বক্র রেখা কয়টা হয় আল্লাহর নবী এটা বুঝাবার জন্য কি সুন্দর ব্যাখ্যা দিলেন আল্লাহর নবী সাহাবিদের বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে বললেন মাঝখানে দাগে হাত রেখে বলেন হাজা সাবিউল্লাহ হাদিসটা মেসকাতে আছে তিরিশ নম্বর পৃষ্ঠা আড়াই নম্বর লাইন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم এরপরে বললেন সুবুলুন এই যে ডানে আর বামে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো সুবুল শয়াতিন এইগুলো শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শৈতান প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায় তখনই শয়তান কয় এই রাস্তায় ঢোকো এই তরিকায় ঢোকো এই পীরের তরিকা ওই পীরের তরিকা নানান তরিকায় ঢুকিয়ে দিয়ে তোমাকে আল্লাহর রাস্তার থেকে সরিয়ে দেয় ঠিক কিনা এক বেটা শয়তানকে জিজ্ঞেস করে বেটা শয়তান সারা জীবন শয়তানি করে বুঝলাম মানুষকে গুমরা করো একটা লোক সারা জীবন অন্যায় করেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে জেনা করেছে পাপ করেছে এখন চাকরি গেছে রিটায়ার হয়ে গেছে মস্তিদে গিয়ে বসতে তবা করে একেবারে এখন আর কোনো অন্যায় করবে না এরে গুমরা করো কেমনে শয়তান কয়ে যে খুব সহজ এরে বুঝাই তুমি অসংখ্য গুণা করেছ অসংখ্য গুণা করার কারণে আল্লাহ তোমাকে মাফ করতে চান না তুমি একজন পীর ধরো পীর তোমার জন্য আল্লাহর কাছে বলবে ওই পীর অনুনয় বিনয় করে বললে তারপরে তোমাকে আল্লাহ মাফ করতে পারে এরপর একজন পীর ধরে পীর ধরার পরে আমার বাকি দায়িত্ব পীর সাহ পালন করে জোরে বলেন নওয়াজ বোঝেন নাই এরপরে পীর সাহ সবক দেয় তিস্তে তরিকার সবক কাজিয়া তরিকার সবক নকশাবন্দিয়ার সবক আল্লাহর নবীর তরিকার সবক আর চলে না ঠিক কিনা ও ভাইজান আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন তারা তুফিক মামরাইন আল্লাহর নবী বলেছেন ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা 72 মিল্লা জেনে রাখো বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল কয় ফেরকায় বনি ইসরায়েল বাহাত্তর ফেরকা বিভক্ত হয়েছিল আর আমার উম্মত অচিরি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লু হুম ফিন্নার সবগুলো জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান নোয়াহিদা তবে একটা মাত্র দল না যা তবে কয়টা দল বললেন ওই একটি দল যে নাজাদ পাবে তাদের পরিচয়টা কি কি তাদের পরিচয় সাহাবি আল্লাহর নবী বললেন আমি আর আমার সাহাবিরা যেই তরিকার উপরে আছি যেই পথের উপরে আছি যেই মতের উপরে আছি এই তরিকায় এই পথে আর এই মতে যারা চলবে একমাত্র তারা নাজাদ পাবে এছাড়া সব কোথায় যাবে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে জিজ্ঞেস করি আপনারা যে বর্তমানে তরিকাগুলো পালন করেন নবী যখন বললেন আমার তরিকায় যারা চলবে তারা না তখন এই তরিকা ছিল এই তরিকা ছিল তিস্তিয়া ছিল কাজিয়া ছিল নকশাবন্দিয়া ছিল মোজাদ্দিয়া ছিল সাবেরিয়া ছিল আল্লাহর নবী বললেন পরে অনেক তরিকা তৈরি হবে এগুলো পরে তৈরি হয়েছে না আগে তৈরি হয়েছে তাহলে পরে যেগুলো তৈরি হলো সেইগুলো কি নবী মানতে বলেছেন না বর্জন করতে বলেছেন আপনারা কি করছেন ভাইরা আমার পীরেরা বলে কোরআনে আছে প্রত্যেক লোকটাকে তাদের ইমামের নেতৃত্বে ডাকা হবে আমি বলি একেবারে ঠিক তোমরা তোমাদের ইমামের নেতৃত্বে চলে যাইবা জাহান নামে আর ওই ময়দানে আল্লাহর নবী থাকবেন আমরা তাদের কোন নেতা নাই কোন ইমাম নাই কোন দল নাই শুধু একটা দল ইসলাম আমরা মুসলিম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের ধর্ম ইসলাম আমাদের সংবিধান কোরআন এই দলের এই তরিকা যারা মানি তারা নবীর নেতৃত্বে জান্নাতে চলে যাবো ঠিক কিনা আর তোমাদের তো নেতা অমুক তমুক তোমরা সেই নেতার নেতৃ চলে যাবে এই জন্য মনে রাখতে হবে মুসলমানদের এই সমস্ত তরিকা তৈরি করার সুযোগ ইসলামে দেয় ঠিক কিনা ইসলাম পরিপূর্ণ হয়েছে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন এক পর্যায়ে একে একরামদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিরা আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন ওহি নাজল করেছেন ওহি পৌঁছে দেওয়ার জন্য আমি কি পৌঁছে দিয়েছি সাহাবাইকরাম কি বলছিলেন যে নব্বই হাজার কালাম তিরিশ হাজার জাহের ষাট হাজার বাতেন এটা বলছিল নাকি আজকে একদল আছে না নব্বই হাজার কালাম তিরিশ হাজার জাহের ষাট হাজার বাতেন এইগুলো ওরা ফকিররা পাইছে বাতেন এভাবে নওয়াজবিল্লা আমাদের নবী কি ইসলাম গোপন করে গেছে না প্রকাশ করে গেছেন কোরআনে পরিষ্কার হুকুম দেওয়া আছে নবীকে ইয়া রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি যা সম্পূর্ণভাবে পুরা পুরা তাবলিক করুন পৌঁছাইয়া দেন তাবলিক করা ফরজ তাবলিক করা কি তবে এই দেশে তাবলিক না ইন্ডিয়ার তৈরি তাবলিক না সাহাবাহিক রাম যে তাবলিক করেছেন আল্লাহর নবী তাবলিক করেছেন সেই তাবলিক কোরআনে আছে রাসূল হে রাসূল বাল্লাগে মা উংজিলাইলাই ইলাইকা মির আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি সেইগুলো সবগুলো তাবলিক করুন পৌঁছাইয়া দেন বোঝা গেল কোরআন এবং হাদিসের তাবলিক করা ফরজ ঠিক কিনা না খাজা বাবার কাহিনী গাজা বাবার কাহিনী স্বপ্নের কাহিনী অভাইরা আমার এরপরে আল্লাহর নবী সাহাবাহামদেরকে বললেন হে আলাহাল বাল্লাগতু আলাহাল বাল্লাগতু আলাহাল বাল্লাগতু ও আমার সাবিরা বলো আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি আমি কি তাবলিক করেছি সাহাবাহাম বললেন নাম কদ্বাল্লাগ তার রিসালাতা ও আদাই তালামানাতা ও নাসাতাল উম্মাতা হে আল্লাহর নবী আপনি আপনার দায়িত্ব ঠিক মতো দায়ী করেছেন রেসালার দায়িত্ব পৌঁছেছেন আপনি কোরআন তাবলিক করেছেন এরপরে আল্লাহর নবী আসমানের দিকে আঙ্গুর ইঙ্গিত করে বলছেন আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত আমার সাক্ষী দিচ্ছে আমি ঠিক মতো গোপন করি নাই তিরিশ হাজার ষাট হাজার গোপন এইসব করি নাই সব কিছু পৌঁছে দিয়েছি এরপরে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরায় বায়দার তিন নম্বর নাজিল করে দিলেন যার মধ্যে আছে আলিয়া আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম ও আত্মাম তো আলাইকুম নেয়ামাতি এবং আমি তোমাদের উপরে আমার নেয়ামত কোরআন নাজিল হচ্ছিল এই নেয়ামতকে সমাপ্ত করে দিলাম অরবিত লাকুমুল ইসলাম দিনা আমি কেমন পর্যন্তের জন্য তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা সংস্থা হিসাবে তোমার দিন হিসাবে মনোনীত করলাম বাইরা ইসলাম মোকাম্মাল হয়ে গেল মনে করুন একটা বিল্ডিং এই বিল্ডিংটা কাজ শেষ হয়ে গেছে রং করা হয়ে গেছে এখন একজনের স্বর্ণের একটা ইট নিয়ে আসলো এক জায়গায় লাগান লাগান যাবে হিরকের ইট স্বর্ণের ইট অনেক দামি কয়েক হুজুর আপনার বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে বেশি মূল্য আমি বলবো আমার বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে লাগানো যাবে না ঠিক কিনা লাগাই তোলে কি করতে হবে ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর মাধ্যমে ইসলামের বিল্ডিং কে পরিপূর্ণ করে দিয়েছেন এই বিল্ডিং এর মধ্যে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে ঢুকাইতে হলে কি করতে হবে আল্লাহর নবীর মাধ্যমে যে ইসলাম পরিপূর্ণ হয়েছে সেই ইসলাম ভাঙতে হবে ঠিক কিনা আজকে আমার দেশে কোরআনটাকে এতক্ষণ বহন করলাম বিধানের জন্য সেই বিধানগুলো বাতিল হয়ে গেছে কোরআনকে ঢুকিয়ে দিয়েছে তাবিজের মধ্যে কোরআনকে ঢুকিয়ে দিয়েছে খতমের মধ্যে এখন মানুষ মরলে পরে তিন দিনা খতম চল্লিশা খতম মৃত্যুবাসী খতম পরে ঠিক কিনা ভাইরা আমার আপনারা তাফসিরে ফুল করার মসজিদে আসলে একদিন খুলে পঁয়ত্রিশটা বা ত্রিশটা একচল্লিশ নম্বর সুরা বাকারার একচল্লিশ নম্বর আয়াত তাফসিরে লেখা আছে মৃত্যু ব্যক্তি ইসারে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অগ্নিপরণ সম্পূর্ণ হারাম যে পরে সে হারাম কাজ করে আর যে পড়ায় সে হারাম কাজ করে পরিষ্কার লেখা আছে ফতুয়ার স্বামীতে লেখা আছে ভাইরা আমার ফতুয়ার কিতাব পড়তে গেলে একটা কিতাব পড়তে উকুদ মুক্তি মুফতি ওটা আমি পড়াই আমার কাছে মুফতি কোর্স করছে আগে যে বয়ান করলো মুফতি ইমরান হুসাইন আরো আমার অনেক বড় বড় ছাত্র আছে ঢাকাতে আমার দারুল ইফতা আছে মুফতি করছে মাদ্রাসা মাওলানা হয়ে গেলে তারপরে এটা পড়তে হয় এই ফতুয়ার কিতাবগুলোতে লেখা আছে যে মুক্তি কোর্স পড়তে গেলে যে কিতাবটা পড়ে সেখানে উদাহরণ দেওয়া আছে এই বেদাত আ কোরআন নিজে পড়বেন সন্তান দোয়া করলে মৃত্যুর পরে সন্তান পিতা মাতা দোয়া করছে রব্বের হাম হুমা কার সেখানে দোয়া কবুল হবে আল্লাহর নবী বলেছেন এটা মাত আল ইনসানু আনহু আমালুহু মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাফিন তবে তিন প্রকার আমল চালু থাকে কয় প্রকার আমল ইল্লামিন সাদাকাতিন জারিয়া সাদাকায় জারিয়ামূলক কোন কাজ করে থাকলে চালু থেকে যায় আর যদি সৎকার জারিয়া কি খালি মসজিদের মাদ্রাসা গাছ লাগানো পর্যন্ত সৎকার জারিয়া জন্য বলুন সুহার আল্লাহ বুখারি শরীফে বাবু গর্ষে সাজার বৃক্ষরোপণ নামে একটা অধ্যায় আছে সেইখানে একটা হাদিস আছে আল্লাহর নবী বলেছেন যে একটা গাছ লাগাইল ওই গাছে কোনো পাখি বসলো অথবা কোনো ছায়া মানুষ বসলো এই ততদিন পর্যন্ত ওই গাছ থাকবে ওই গাছের থেকে আরো গাছ হবে অতদিন পর্যন্ত ওই যে ব্যক্তি গাছটা লাগাইল সৎকার জারি আর সবাব পাবে জোরে বলুন সোহান আল্লাহ আজকে বৃক্ষরোপণ কর্মসূচি অমুক তমুক নেতা এটা ভারণ দেয় আল্লাহর নবীর হাদিসটা তারা জানে না হাদিসটা বললে আবার কুফা কাফাররা বেজার হয়ে যাবে বোখারি হাদিসে পরিষ্কার বলা আছে ভাইরা আমার আমি বলতেছিলাম সেই সব বাদ দিয়ে নিলে কোথায় খতম করার মধ্যে কোরআন নিয়ে গেছে এই কোরআন খতম আমি বলি ভাইরা আমার রাগ করবেন না লজ্জা পাবেন না বলতে বাধ্য হচ্ছি একটা নাপিত খুশি হয় যখন শোনে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে কারণ নাপিত নতুন মাথা কামাইলে টাকা বেশি পাইবে আর গ্রামের মৌলবী সাপ সবাই না দাওয়াত খায় যারা এই মৌলবী সাহেব খুশি হয় কোন সময় যখন মাইকে শোনে শোক সংবাদ অমুক ব্যক্তি মারা গেছে এখনই জিব্বা তাল দেয় যেই তো খতম আসবে টাকা পাবো এরপরে তিন দিন পরে বড় খাওয়ান আছে গরু খাওয়াইবে গরু খাইতে পারবো এরপরে মৃত্যুবর্ষে খাইতে পারবো আছে না এগুলো আল্লাহর নবী জীবদ্দশায় একমাত্র ফাতেমা ছাড়া সব সন্তান মারা গেল আল্লাহর নবী তিন দিন আর চল্লিশে মিলাদ করেছিল আল্লাহর নবীর মৃত্যু পরে সাহাবা কেমন করেছিলেন এগুলো বেদাত এগুলো তৈরি করেছে এই জন্য বলেছি ইসলাম পূর্ণ হয়ে গেছে ইসলামের বিল্ডিং এর মধ্যে এইসব তৈরি করার কোনো সুযোগ নেই আমার দেশে তাবিজ দেখে মানুষ কোরআন দিয়ে আমরা যখন বলি কয় যে এটা তাবিজ কোরআন দিয়ে লেখি ওই বেটা কোরআন দিয়ে কি লেখো তুমি কোরআন নকশা লেখো বিসমিল্লা গেছে সাতশো ছিয়াশি হইয়া এরপর দেখবে নকশা নম্বর লেখা আরবিতে কিছু নম্বর লিখে দেয় পাঁচ হাজার তিনশো তিন দশ হাজার তিনশো পাঁচ আমি যদি আজকে ফজরের নামাজে আপনাদেরকে নিয়ে কেরাত পড়া শুরু করি বিসমিল্লা না পরে পড়লাম সাতশো ছিয়াশি এরপরে সুরা ফাতেহার পরিবর্তন নকশা পাঁচ হাজার তিনশো দশ দুই হাজার তিন তিন হাজার পাঁচ এরকম পড়তে শুরু করি আপনারা নামাজ পড়বেন না শুধু পিছন শুরু করবেন কোনটা বোঝা গেল নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি নকশা পড়ে ওইটা কোরআন না বরং কোরআনকে বিকৃত করা হলো তাহলে যারা কোরআনের নকশা বানিয়ে তাবিজ দেখে তারা কোরআনকে বিকৃত করেছে ঠিক কিনা এই সমস্ত তাবিজ দেখার জন্য আর এই সমস্ত ধুয়ে ধুয়ে পেলেটে লেখা ধুয়ে খাইতে হবে জাফরান দিয়ে লেখা লেখেন এরকম কোরআন ধুয়ে দিয়ে খাওয়ার জন্য আসছে বেটা কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআন দিয়ে দেশ চলবে অমর বিন খত্তাব অর্ধজাহান শাসন করেছেন কোরআন ছাড়া অন্য কোন সংবিধান ছিল আবু বকর সিদ্দিক কোরআন দিয়ে শাসন করেছেন ঠিক কিনা ওসমান কোরআন দিয়ে শাসন করেছে ঠিক কিনা মুসলিমদের সংবিধান হবে একমত কোরআন ঠিক কিনা কোরআন ছাড়া অন্য কোন সংবিধান কোন মুসলমান মানতে পারে না ঠিক কিনা ভাইরা আমার সেজন্য বলেছিলাম এব্রাহিম আলাইহিসালাম এবারে সামনে বাড়তে লাগলেন এব্রাহিম আলাইহিসালাম এবারে সূর্যের দিকে তাকালেন সূর্য দেখলেন আকবর এবারে সূর্যের দিকে তাকালেন বলে এটা বড় এটা বড় রব সূর্য যখন ডুবে গেল তখন তিনি বুঝতে পারলেন তোমরা আল্লাহর সঙ্গে যা কিছু শরিক করছো এগুলোর থেকে আমি বাড়া করছি সম্পর্ক ছিন্ন করছি এবারে নিজে বুঝতে পারলেন ও আমার জাতি সামনে চলো এব্রাহিম আলাই ইসলাম চিন্তা করলেন আমি এক আল্লাহর সন্ধান পেয়ে গেলাম এক আল্লাহর ইমান আনলাম এইটা নিজে বুঝতেই চলবে না ও যুবকেরা এবারে তোমাদের জন্য খবর শোনো সামনে চলো এব্রাহিম আলাই ইসলাম সুযোগ তালাশ করলেন লোকেরা মূর্তি পূজা দিতে চলে গেল মূর্তি পূজা দিয়ে যখন তারা চলে গেল মেলায় এব্রাহিম আলাই সালাম এবারে রাজকীয় মূর্তিখানায় ঢুকলেন কি বিশাল বিশাল মূর্তি কি বিশাল মূর্তি শরীরের কাপড় জড়ানো অলঙ্কার জড়ানো এব্রাহিম আলাইহি আলা তাকুলুন এবারে ওদের মূর্তির কাছে গিয়ে বললেন কি দামি দামি খাবার লাড্ডু এক কেজি দুই কেজি তিন কেজি দশ কেজি ওজন লাড্ডু ইন্ডিয়াতে আমি দেখেছি আমি ইন্ডিয়া পড়াশোনা করেছি ইন্ডিয়া দেখেছি বিশাল বিশাল লাড্ডু আধা মন এক এক লাড্ডু তৈরি করে মূর্তির সামনে রেখে দিয়েছে ডাব রাখে দুধ রাখে আগের যুগে রাখত সুরায় আসফাতের উনাশি উনানব্বই নম্বর আয়াত থেকে তিরানব্বই নম্বর পড়েন فراغ মূর্তি খাও না খাও খাও খা খায় না মালা কুমলা তাংতে কোন ব্যাপার কি কথা কও না কা খাও না কথাও কও না ব্যাপারটা কি এবারে রাগ উঠল খায়ও না কথাও হয় না এবারে বলছেন এবারে ডান হাতে জোরে থাপ্পর মারলো মূর্তিরে থাপ্পর মারলে ব্যথা মূর্তি বেড়া নিজে ভাই পাথরের মূর্তি আর দেখেন না আগের যুগের মূর্তি কেমন কালো পাথরের তৈরি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যাচ্ছে না এখন এইরকম মূর্তি মারলো থাপ্পর পাইল ব্যথা উঠলো রাগ এবারে শুরু করলো পিটানো কোরআন নিয়ে মূর্তি কারো মাথায় কারো পায়ে কারো দাঁতে কারো নাকে মা ভাঙলো সব ভেঙ্গে চুরে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়ালটা লটকে উনি সরে পড়লেন লোকেরা এবারে আবার পুজো দেওয়ার জন্য আসলো আইসা দেখে যে সর্বনাশ কোন ঝড় তুফান হলো না ভূমিকম্প হলো না মারামারি হলো না কে এই মূর্তিগুলো ভাঙলো চলে গেল মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে নমরুদ দৌড়ে চলে আসলো রাজকীয় খেলার কাণ্ডই হয়েছে তাফসিরে লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করেছে সে কোনো কথা নাই সর্বপ্রথম তার মুখে যে শব্দটা বের হল তা ছিল এই হালমিন ফাতানিয়াজকুর আলে হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না যুবকের প্রশ্ন কেন আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শোনো নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না কোন ভূমিকম্প হল না কোন যুদ্ধ মারামারি হল না কে এই মূর্তিগুলো ভাঙল নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় বরং এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে মূর্তির সমাজকে পরিবর্তন করে এক হেদের সমাজ গড়ার জন্য একটা সমাজ বিপ্লব শুরু হয়েছে দিন বদলের পালা শুরু হয়েছে আর সেই দিন বদলের কর্মসূচির সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম পরিকল্পনা এই রকম সমাজ সংস্কারের চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় এই জন্য নমরুদ প্রশ্ন করেছে যুবক নমরুদ ঠিকই বুঝতে পেরেছে কারণ যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যুবকেরা ভূমিকা রেখেছে ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা আসাবে কাহাবদের কথা বলো কোরআন বলছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানুবে রব্বিহিম ওরা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের পর ইমান এনেছে শাসকদের সামনে দাঁড়িয়ে তারা তাওহিদের দাওয়াত দিয়েছে আল্লাহ বলছে আমি তাদের ইমানকে মজবুত করে দিয়েছিলাম ইমান মজবুত করেছেন কে আসাবে বেকার ছিল যুবক আল্লাহর নবী বলছেন নসির তুমি স্বভাব আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আসা কাপ ছিল যুবক নবী সাহায্য পাইলেন যুবক দ্বারা এব্রাহিম যুবক এবারে নমরুদ জিজ্ঞেস করলো যখন এবার লোকেরা বলল হা হা সামে না ফাতাই ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম সূরা আম্বিয়া 60 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন এবারে সবাই সাক্ষী দিল হা হা সামে না ফাতাই ইয়াজকুরুহুম একজন যুবক সম্পর্কে জানি করি যে যুবক এই মূর্তি সমালোচনা করে মূর্তি বোঝা পছন্দ করে না কল ইব্রাহিম যাকে বলা হয় এব্রাহিম এবারে লোকেরা বলল কালু ফাতু বিহি আলা আয়ুনিন্নাস লাল্লাহুম ইয়াশহাদুন এই যুবকের ধরে সামনে আনো সবাই দেখুক এবারে ফাকালু আনতা ফালতা হাতে না ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি আমাদের এই দেবদেবীদের সঙ্গে কাণ্ড করেছো এব্রাহিম কি বলছে শুনুন মিথ্যা বলেন নাই উনি প্যাস দিয়ে বললেন হাজা এই তো বড়টাই করেছে এই বড়টায় ওই বড়টায় না এই বড়টায় মানে ওনার উদ্দেশ্য হল নিজের দিকে আর ওরা বলতো বড় মূর্তির দিকে যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে ওই যে হাত পা ভেঙ্গে চুরমার করা হয়েছে ওই মূর্তিগুলোকে জিজ্ঞেস করো যদি তারা বলতে পারে এবারে লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না এই মূর্তিগুলো উত্তর দিতে পারে না ইব্রাহিম পাইল সুযোগ এবারে দাওয়াত দেওয়া শুরু করলেন কালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি লাকুম উফিল লাকুম ওয়ালিমা তাবুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে আমার জাতি তোমরা কেন পূজা করছো এমন জিনিসের যেই জিনিস কোনো কথা বলতে পারে না উপকার করতে পারে না যেই জিনিস কোনো তোমাদের ক্ষতি করতে পারে না কেন তোমরা পূজা করছো এমন জিনিসের ভাইরা আমার এইভাবে ভাইরা আমার এইভাবে যারা মূর্তি পূজা করছো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি একা ইব্রাহিম আলাই ইসলাম এভাবে দাওয়াত দিচ্ছেন একদিকে নমরুদের অস্ত্র বাহিনী জনবাহিনী অর্থবল অস্ত্রবল জনবল সব কিছু একদিকে আর একদিকে একজন তাও হিদবদি মোমিন দাঁড়িয়ে আছে অমুসলমান জাতি আজকেও যদি সেরকম ভাবে এব্রাহিমের মতো একজন যুবক দাঁড়াতে পারে দুনিয়ার কোন শক্তি নেই সেই মুসলিমদের মোকাবেলা করতে পারে সাহায্য করার মালিককে এবারে লোকেরা বলল কালু হারিকু অনসরু আলিহা থাকুম এবার লোকেরা বলল কে আগুনে পোড়াও আর কোন উত্তর নাই আমার জাতি আল্লাহ আল্লাহ তালা এরকম ভাবে পরিষ্কার করে দিয়েছেন কোরআন বলছে তোমরা যে মাজারে পূজা করো সেজদা করো যাদের ইবাদত করো এরা তোমাদের মতোই মানুষ ওদের দেওয়ার কোনো ক্ষমতা নাই দেওয়ার মালিককে মাজারে সেজদা করে ভাইরা আমরা যত নামাজ পড়ি সব নামাজ রুকু শ্রদ্ধা আছে কিনা ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো জোহরের নামাজ পড়ো রুকু সেজদা করো আসর পড়ো রুকু সেজদা করো জুমা পড়ো রুকু সেজদা করো ঈদ পড়ো রুকু সেজদা করো করো কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তো রুকো করতে পারবি না সে দাও করতে পারবি না ঠিক কিনা নাকি এদেশে জানাজার নামাজ রুকু শেষ হয় কোনটা যদি বড় বুজুর্গ হয় অলি হয় যত বড় পীর হোক না কেন যত বড় অলি হোক না কেন তুই জানাজার নামাজ রুকু করতে পারবি না শেষ দাও করতে পারবি না কারণটা কি যে কারণ হচ্ছে এই জানাজার নামাজের সামনে একটা লাশ আছে লাশ এই সময় যদি আল্লাহর জন্য রুকুসের দাগ করে ওই মাজার পূজারী কবর পূজারী পীর পূজারী ওরা বলবে এই তো বুজুর্গকে চেষ্টা করা হচ্ছে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজের পাওনা রুকুসের দা পর্যন্ত জানাজার নামাজের থেকে বাতিল করে দিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ কি সুন্দর সুযোগ ছিল একেবারে বুজুর্গ সামনে এক হাত থাকা এই সময় তুমি জানাজায় চেষ্টা করতে পারলা না লাশটা কবরে চলে গেল আড়াই মন মাটি আসলো হুগলা আসলো বাস আসলো এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার হুকুম দিল কবরে সেজদা করা যায় না হারাম ভাইরা আমার আল্লাহর নবীকে সাহাবে কালাম জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রোম পারস্যের সম্রাটটা খালি দুনিয়ার বাদশাহ তারপর ওদেরকে ওদের প্রজারা শ্রদ্ধা করছে আপনি তো উভয় জগতের বাদশাহ আপনি শ্রদ্ধা পর্বযুক্ত বেশি আপনাকে আমরা শ্রদ্ধা করব কি আল্লাহ নবী বলেছেন হাদিস খুলে দেখো আল্লাহ নবী বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া কারো জন্য শ্রদ্ধা করার হুকুম দিতাম খারাপ মেয়ে লোকদেরকে বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে শেষদা করে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই সুতরাং কোন মেয়ে লোক তার স্বামীকে সেজদা করবে না কোন উম্মত তার নবীকে সেজদা করবে না কোন পীর তার মুরিদকে সেজদা করতে পারে না কোন পীর কোন মাদারওয়ালা কোন দরগাওয়ালা কোন খানকাওয়ালার সামনে মানুষের মাথা নত হতে পারে না ঠিক কিনা ভাইরা আমার আজকে যাদের নামে এরা তরিকা তৈরি করেছে মুজাদ্দি জাহিলিয়া তরিকা সেই মুজাদ্দার ফেসানি রহমতুল্লাহ ইতিহাস পড়ুন বাদশাহ জাহাঙ্গীরের সময় কুর্নিশ জারি করে দিল হুকুম দিল মাথা নত করে শ্রদ্ধা করতে হবে মাথা নত করতে হবে এই মোজাদার ফেসান রহমতুল্লাহ আলাই আন্দোলন শুরু করে বিরুদ্ধে এজন্য মুজাদ্দেবকে জেলখানায় আপনারা জানেন কৌশলে কুর্নিশ করাবার জন্য ওই বাদশাহ জাহাঙ্গীর রাজ দরবারে একটা ছোট্ট গেট বানালো উদ্দেশ্য হলো সে নিজে ভিতরে বসে থাকবে আর মুজাদ্দেবকে ডাক দিবে সে মাথা নত করে ঢুকবে আর ও বলবে ওর প্রজাদেরকে এই তো মুজাদের নিজে কুরনিশ করেছে এই রকম প্ল্যান করে যখন মুজাদ্দেদকে প্রাসাদে আহ্বান করা হলো মুজাদ্দেদ ঢুকে দেখলেন যে ছোট্ট একটা গেট ঢুকতে হলে মাথা নত করতে হবে উনি জিজ্ঞেস করলেন এই প্রাসাদে ঢোকার জন্য আর কোনো গেট নাই কি লোকেরা বলল আচ্ছা অবশ্যই এই গেটটা শুধুমাত্র স্পেশাল আপনার জন্য তৈরি করা হয়েছে উনি বুঝতে পারলেন কারণ এরা এদের মতো গোমরা ছিল না উনি বুঝতে পারলেন ডাল মে কুচ কালা হয় কাবাব মে হড্ডি হয় রহস্য আছে এজন্য বুঝতে পেরে তিনি করলেন কি মাথা ঢুকান দূরের কথা পাও ঢুকাইলেন আর তাও ডান পা না প্রথমে বাম পাও তারপরে ডান পাও দিয়ে ঢুকলেন চলে বলেন সুবহান আল্লাহ এর নাম মুজাদ্দিদ এদেরকে বলে মুজাদ্দিদ আর আমার দেশে যারা এরা মুজাদ্দিদ না এরা মাজার দোষ এরা কি দেখেন না জন্য মাদার টিপা লাগে পীর হইলে পরে শরীর টিপা লাগে দুইজনে পাওয়া দেবে তিনজনে মাথা দেবে দেবে কিনা এই সমস্ত ভণ্ডামি বর্জন করে মুসলমানদেরকে ভাইরা আমার মোজাদ আল ফেসাদ রহমতুল্লাহ আলাই পাও দিয়ে ঢুকলেন এবারে বাদশাহ লজ্জিত হলো বেহাদবি হলো এজন্য মুজাদ্দেদকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো মুসলমান জেল জুলুম ভয় পায় না ভয় করে কাকে মর্দে मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं মর্দে মমিন কোন বাতিলের সামনে মাথা নত করতে জানে না মার্তা কাটাইতে পারে মাথা ঝুঁকাইতে জানে না ঠিক কিনা এই জন্য জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো মুজাদুদ আল ফিসান রহমতুল্লাহ আলাই দুই বছর পর্যন্ত জেলখানায় থাকলেন ওই জেলখানায় বসেও বসে নাই ওইখানে চোর ডাকাত আর সবগুলোকে ইসলামের দাওয়াত দিলেন তালিম করলেন কোরআনের সবক দিলেন জেলখানার এখন চোর ডাকাতগুলো সবগুলো আল্লাহ আল্লাহ বলুন সুহান আল্লাহ জেকের আজগার হচ্ছে আমার আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন কোন মানুষের সামনে শ্রদ্ধা করা যাবে না শ্রদ্ধা করবো কার সামনে মাজারে টাকা পয়সা দেওয়া যায় না হারাম আল্লাহর নবী রহমতের নবী কেন লানত করছেন আল্লাহর নবী বললেন এত্তাখাজু কবুর আম্বিয়াহিম ওয়াসালিহিম মাসাজিদ ওরা ওদের নবী অলি বুজুর্গদের কবরগুলো সেজদার স্থান বানাইতো লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ও আমার উম্মতেরা খবরদার খবরদার আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাইবা না আমার ভাইয়েরা সেই কারণে মক্কায় গিয়ে দেখো আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা যারা দিয়ে আল্লাহ তালা শুয়ে আছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওইখানে কোনো মাজার নাই টাকা নাই পয়সা নাই আগরবাতি নাই মোমবাতি নাই কোন খাজা বাবা নাই গাজা বাবা নাই চট আর জট নাই আমাদের চট আর জট পরে চট মাথায় কি জট এই সমস্ত কোনো কারবার নাই আবার মদিনায় চলে যাও মদিনায় বিশাল একটা কবরস্থান রয়েছে জান্নাতুল বাকি ওই কবরস্থানে দশ হাজারের মতো সাহাবাই রামদের কবর রয়েছে আল্লাহর নবীর অন্য স্ত্রীদের কবর আছে সন্তানদের কবর আছে ওই কবরস্থানে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করেছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওসমান রাজি আল্লাহ রয়েছেন ও ভাইজান পুরা কবরস্থানে কোন আগরবাতি নাই মোমবাতি নেই টাকা পয়সা নাই চট আর জট নাই ও ওহুদের পাহাড়ের চরম যেন ওদের যুদ্ধ হয়েছিল আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল আল্লাহ নবীর আপন চাচা সমস্ত শহীদদের সর্দার হামজার রবি আল্লাহ তালানহ সহ সত্তর জন সাহাবি শহীদ হলেন তাদের কবর ওখানে আছে ওইখানে গিয়েও দেখো চতুর্দিক থেকে দেওয়াল দেওয়ার ছাড়া কোনো টাকা নাই পয়সা নাই মাজার নাই আগরবাতি মোমবাতি নাই সেজদা নাই অ মুসলমান জাতি তুমি বলতে পারো যে সাহাবাইকে রামদের কবরে মনে হয় চাদর দেওয়ার লোক নাই নাকি আমি বলবো কবরে যদি চাদর দেওয়া জায়েজ হতো আল্লাহর নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর বিবিদের কবরে আল্লাহ নবীর সন্তানদের কবরে এই সুতার চাদর নয় মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দেখছেন না কি জন্য আল্লাহর নবী লানত দিয়েছেন আল্লাহ নবী বদ্ধ করেছেন সেই জন্য আজকে সেন এগুলো নাই আজকে আমার দেশে কবরে টাকা দেয় পয়সা দেয় মাজারে টাকা দেয় আবার লেখা আছে নিজ হাতে ফেলুন যেন ওই গাঁদা খোরদের হাতে ভালো করে পড়ে ল্যাংরা লুলা না পায় ঠিক কিনা মনে যেন কবর না কবর না খাইয়ে মরতে আছে ঠিক কিনা ও ভাইয়েরা আমার হাদিস পড়ো আল্লাহর নবী বলেছেন যখন মৃত্যু ব্যক্তি কবর দিয়ে মানুষের হাত চলে যায় একটু দূরে যাওয়ার পরে আতাহমালা মালাকানে দুইজন ফেরেস্তা আছে তিনটা প্রশ্ন করে মান রব্বুকা আমার দিনুকা আমার হাজার রজুল্লাহ দিব সাফিকুম এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আনসাদাকা ও ফেরেস্তারা আনসাদাকা আব্দি আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে জান্নাতে জান্না ও ফেরেস্তারা আমার বান্দার জন্য জান্নাতে বেহেস্তের চাদর বিছিয়ে দাও ওর গায়ে ভাস্তের বিছানা গায়ে চাদর বিছিয়ে দাও ওর পোশাক জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের সঙ্গে সঙ্গে কবরটা সুরঙ্গ করে দাও জান্নাতের নিয়ামত দ্বারা ওর কবরটা পরিপূর্ণ হয়ে যায় দুনিয়ার কোন চাদরের দরকার নাই টাকা পয়সার দরকার নাই আর যদি উত্তরটা ঠিক মতো না আসে আল্লাহর পক্ষে দেওয়ার চলে আসান কাদাবা আল্লাহ দুশ্মন মিথ্যা বলেছে নারে ওর কবরে জাহান নামের আগুনের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক ওর গায়ে জড়িয়ে দাও আগুনের দ্বারা কবরটা ভরে দাও জাহান নামের সঙ্গে কবরটা সংযোগ দিয়ে দাও এবারে জাহান নামের আজাব এসে ভরে যায় ফেরেস তারা কয় যে তোরেও পিটাইতেছি আর তোর কবরে যারা চাদর দিচ্ছে ওদেরকে পিটাই ঠিক কিনা হ্যাঁ। এই মাজার গুলো কিসের ল্যাংটা বাবার নাহলে খেজা বাবার গাদ আসা ঘোড়া আসা আছে না ওই যে এক কাহিনী আছে এক পীর তার মুড়িদের দিয়েছিল একটা গাধা গাধা নিয়ে কোন বাজারে তরিতরকে বিক্রি করে খায় বাজারের দিন গাধা গেছে মইয়া এরপরে চিন্তা করো কি করবো পীরের দেওয়া গাধা এইটার এক জায়গায় দেশে রাস্তা পাশে কবর কবর দিয়ে চোখ বন্ধ করে কান্দে চোখ বন্দুকের কান্দেও তো আর খুলে দেখে না লোকেরা বাজারে দিন বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে কান্দে আসার সময় দেখে কান্দে যে যা পাচ্ছে টাকা পয়সা আলু পেঁয়াজ গম সব দিয়ে তারপরে লোকেরা চলে গেছে বেটা চিন্তা করলাম কত কান্দবো চোখটা একটু খুললো খুলে দেখে সর্বনাশ শুনেছিলাম যে হাতি মরলো লাখ টাকা এটা যে গাধার বেড়ায় পর্যন্ত তো জানি না এবার এসে চাউল ডল বাজার বাড়ি নিয়ে গেল টাকা পয়সা গিয়ে বাজারে গেল বাজারে গিয়ে একটা লাল শালু কাপড় কিনলো একটা সাইনবোর্ড লেখলো হজরত গাদা শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার এবারে গাদা শাহ মাজার নতুন মাজার পাইলে মানুষ কি করে সব দলে তার ভিড় জমাইলো দেখেন না কেবল শুনলি কে দৌড় দেয় অমুসলমান জাতি ওর পীর ওর দরজা দরগা বন্ধ হয়ে গেছে পীর একদিন ওর খবর দিয়েছিল আর কি পাইলি তুই এখন পীরের সাথে তো মিথ্যা বলা যায় না কাজে হুজুর এই ঘটনা পীর বলল অসুবিধা নাই আমি মনে করছিলাম যে আবার কিছু পাইয়ে গেলি কিনা অসুবিধা নাই তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের মাজার তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের মাজার ভাইরা আমার এই মাজার পূজা খাজা পূজা পীর পূজা এই সমস্ত ভণ্ডামি ইসলামে নাই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন তার সংবিধান এই সংবিধান নাজিল করা হয়েছিল এই কোরআন যে দেশ চলবে আর কোরআন দিয়ে সমাজ চলবে এই সব ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গায় হুকুম চলবে কার এইটার নাম যারা মানে তারা মুসলিম তাদেরকে বলে কি মুসলিম আমাদের দেশে ইসলাম মানে শান্তি এইবার ইসলামের শান্তি পাইছো কই কোন বইতে লেখা আছে ইসলামের শান্তি কিছু বাংলা বইতে লেখা আছে আরবির গ্রহণযোগ্য কোনো কিতাবে লেখা নাই সালাম মানে শান্তি ইসলাম মানে হ্যাঁ ইসলাম কায়ে হলে শান্তি প্রতিষ্ঠিত হয় ঠিক কিন্তু ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের কাছে জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করার নাম কি ইসলাম মানে আত্মসমর্পণ করা আর এইরকম যারা করে তাদের নাম মুসলিম তাদের নাম কি আর যারা কিছু মানে কিছু মানে তারা কি আপনি যদি দরজা কারো বাড়ি গেলেন অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে আপনি কি বলবেন হয়তো পুরা ঢোক নাইলে বাইরে ঠিক কিনা আল্লাহ তারা বলছেন হয়তো ইসলামে পুরা ঢুকবি না তুই কাফের পরিষ্কার আল্লাহ বলছেন চলবে না কোরআন দিয়ে নামাজ পড়ো ওই কোরআন দিয়ে চলবে ওই দিয়ে আদালত চলবে ওই কোরআন দিয়ে ব্যাংক চলবে ওই দিয়ে সব জায়গায় সমাজ চলবে চলতে হবে কিনা মসজিদের ইমাম সাহেব যদি কোরআন ভুল পড়ে লোকমা দেয় কিনা মসজিদের মিসকিন ইমাম ওই গরিব ইমাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় লোকমা দাও রাষ্ট্রীয় ইমাম সাহরা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় অবসরমান লোকমা দিতে রাজি ছিল ইনশাল্লাহ ভাইরা আমার এব্রাহিম আলাই সালাদামকে এবার আগুন নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম আলাইসালামকে আগুন নিক্ষেপ করা হলো ফেরেস্তারা চলে আসতেছে এব্রাহিমকে সাহায্য করার জন্য আল্লাহর ফেরেস্তা ইব্রাহিম ইসরাফিল সব এসে হাজির হয়েছে এব্রাহিম একটা কথাই বলছেন না না আমি তোমাদের দাওয়াত দিচ্ছি না আমি দাওয়াত দিয়েছি কার আমি যাই আল্লাহর গোলামি করি জিব্রাইল রে তোর গোলামি করি না মিকাইল তোর গোলামি করি না ইসরাফিল তোর গোলামি করি না গোলামি করি কার আমি যাই আল্লাহর গোলামি করি ওই আল্লাহর সাহায্য চাই এই কানা বুধু ওয়া ইয়া এবারে আল্লাহ তারা বলে ইব্রাহিম তোমার যেই পর্যন্ত ক্ষমতা ছিল সেই পর্যন্ত তুমি অটল ছিলে এখন তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে আমার ক্ষমতা শুরু তুমি দেখো নারু কুনি ইব্রাহিম জোরে বলুন সুবহান আল্লাহ আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও একটা পশমের জন্য না পড়ে অ মুসলমান জাতি যে আল্লাহ তারা ইব্রাহিম জীবনের জন্য আগুনকে গুলবাগ ইচ্ছা করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা সে আল্লাহ এখনো ইসরায়েলের যত বোমা আছে আমেরিকার যত বোমা আছে ব্রিটেনের যত বোমা আছে ভারতের যত বারুদ আছে সমস্ত ঠান্ডা করতে পারেন কিনা ঠান্ডা করতে পারেন তারা শর্ত একটাই আজ ভি জু করে ইব্রাহিম কাই মা পয়দা আগ করে শক্তি হে আন্দাজ গুলিস্তা পয়দা ও মুসলমান জাতি যদি ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো ইব্রাহিম তাও হেই তর্জ তৈরি করতে পারো শিরিক বিদাত বর্জন করতে পারো তাহলে যে আল্লাহ তালা ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন ঠিক কিনা যে আল্লাহ মুসার জন্য নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা আটলান্টিক মহাসাগর রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল করে ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা তবে শর্ত একটাই মেসলে কালিম হো আগার মার কাজ মা কুই আজ ভি আতি হে কোহে তুর সে বাঙ্গেলা তখা ও মুসলমান জাতি যদি তোমরা সেই মুসা কালিমের মতো সিরেক মুক্ত বেদাত মুক্ত পীর মুক্ত মাজার মুক্ত মুক্ত দরগা মুক্ত খাজা মুক্ত হয়ে আবার যদি সম্পূর্ণভাবে আল্লাহর দিনের জন্য তৈরি হতে পারো আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারো যে আল্লাহ তারা মুসাকে বিজয় দান করেছিলেন সে আল্লাহ এখন জীবিত আছেন সাহায্য করতে পারেন ঠিক কিনা এজন্য তোমাদেরকে মনে রাখতে হবে ইউসুফ আলাই হিসালামকে সালামকে খা সাতটা দরজা বন্ধ করে সাত তালার উপরে নিয়ে গেল এরপরে বলল হাই তালাক আসো অপকর্মরা আহ্বান করলো ইউসুফ আলাই ইসলাম দেখলেন চতুর্দিকে দেওয়াল সামনে দরজা দরজাও বন্ধ উনি কি বসে বসে তসবি খতম তাসবি পড়ছিলেন না দৌড় দিছিলেন কোনটা না খতম ইউজ পড়ছিলেন খতমে তাহলিল অ মুসলমান জাতি কেন তিনি দৌড় দিলেন চতুর্দিকে দেওয়াল তারপরে সামনে দরজা বন্ধ দৌড় দিলেন কেন দৌড় দিলেন জোলায়কা মনে করলো দাও নাকটা ভেঙে যাবে তাক লেগে দরজার সঙ্গে কিন্তু ইউসুফ আলাইসালাম বুঝতে পারলেন আমি বসে থাকলে আল্লাহ সাহায্য করবেন না আল্লাহর নিয়ম হলো অবান্দা তোমার যেই পর্যন্ত ক্ষমতা আছে ওই পর্যন্ত ব্যয় করো তোমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার এরপরে ক্ষমতা আল্লাহর ইউসুফ আলাইসালাম সেই চিন্তা করে যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ বললেন ওই সুপরে তোর ক্ষমতা ছিল এই পর্যন্ত ব্যয় করেছিস এবারে আমার ক্ষমতা শুরু সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সাতটা দরজা খুলে দিয়েছেন জয় বলেন সুহান আল্লাহ অযুবক ভাইয়েরা এবারে তোমাদেরকে আহ্বান করছি কোরআনের আহ্বান আল্লাহ তারা বলছেন আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ অযুবকেরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না অল মুস্তাদাফিনা মিনার রেজালে অন্নেসায়ে বেলদান অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে আল্লাহ ইয়াকুলুনা সুরায় পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তারা তোমাদেরকে এবার আহ্বান করছেন আমালাকুম যুবকেরা তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান অসহায় পুরুষ নারী শিশু ফরিয়াদ করে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা যারা বলছে আল্লাহর কাছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমে আহলুহা ও আমাদের রব আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো ফরিয়াদ আসছে আফগানিস্তান থেকে ফরিয়াদ ফিলিস্তিন থেকে ফরিয়াদ কাশ্মীর থেকে ফরিয়াদ তিসনিয়া থেকে ফরিয়াদ বসনিয়া থেকে ফরিয়াদ আসছে আরাকান থেকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে রব্বানা আখরিজ নামিন হাদিহিল কারিয়াতি আহলুহা ও আমাদের রব আমাদেরকে জালিম দোষ জনপদ থেকে রক্ষা করো মিল্লাদুন কাওয়ালিয়া তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ন্যায় নিষ্ঠবান যোগ্য নেতা পাঠাও খালিদ বিন ওলিদ মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদের মতো যুবক পাঠাও যারা আমাদের ফরিয়াদ করে আসবে আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও অ যুবকেরা কোরআনের সুরায় নেসার পঁচাত্তর নাম্বার আয়াতের সারা দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ আল কোরআনের আলো সকল বিধান বাতিল করো জানি না বলবে কি ওহির বিধান কায়েম করো এই জাতিকে ওই কোরআনের ওয়াজ করা হয় না কে আকাশ দিয়ে উড়লো আর কে পানিতে ভাসলো আর কেমনে মুড়িদ বানাইবে বাবা পীরের কাহিনী দাদা পীরের কাহিনী নানা পীরের কাহিনী এরপরে মুড়িদ হও কি হও ভাইরা আমার এই সমস্ত ছাড়ো এক মুসলিমদের নেতৃত্বে একজন আমিরের নেতৃত্বে তৈরি হও এবং গোটা দুনিয়ার মুসলিমদের যুদ্ধ করে তৈরি হও সেদিন বেশি দূরে নয় যেদিন এই দেশেও আপনারা জানেন ইন্দোনেশিয়ার একটা বিশাল অংশ মুসলমানদের দেশ টুকরা করে পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়েছে ঠিক কিনা সুদান একটা মুসলমানদের দেশ ওইখান থেকে দক্ষিণ সুদানকে স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানিয়েছে এবারে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়েছে গরিব মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে বাকি মুসলমানকে তাড়িয়ে দিচ্ছে ও আমার জাতি এই জমিনে যদি খ্রিস্টানদের রাজ্য কায়েম করার জন্য চক্রান্ত করা হয় বুকের তাজা রক্ত দিয়ে মোকাবেলা করার তৈরি আছে ইনশাআল্লাহ দেখবি আল কোরআনের আলো আরে খালি ঘরে দল্লাবে ঘরে দল লিবাই দিবা আজকে এখানে চোরে হাত কাটলে এখানে পুলিশ আসবে এই জন্য আগে বলবেন আল কোরআনের আলো সংসদে জালো এরপরে ঘরে ঘরে জ্বলো আমি আবার বলছি আল কোরআনের আলো হ্যাঁ সংসদে জালো এরপরে আল কোরআনের আলো সংসদে জ্বললি সারা দেশে জ্বলবে ঠিক কিনা এ সারা জ্বলবে না নিবেই দিবে এসে আপনি আজকে চোরে হাত কাটেন কালকে পুলিশ র্যাব চিতা উল্লু ভল্লু সব এসে গ্রেপ্ত করে যাবে ঠিক কিনা আপনি একটা জেনার বিচার বিচার করেন কোরআনের বিচার পুলিশ ধরে নিয়ে যাবে এই জন্য এই সমস্ত স্লোগানগুলো শিখতে হবে ভাইরা আমার এই জন্য মনে রাখতে হবে কবি একবার বলেছেন যুবকেরা তোমাদেরকে উদ্দেশ্য করে ফের তুচ্ছে একবার করনি হে যাহা কি রাহবরি উঠ নাম লেকার ফের আলম্বরদার এবার ও যুবকেরা আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তোমাদের সেই খালেদ রোজের মতো মোহাম্মদ বিন কাশেমের মতো যারা মুসলিমদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তোমাদের সামনে বাধা আসবে তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয়ো কাব ইয়ে তো চলতি হয় তুঝে চৌড়ানে কে চেয়ে নিয়ে জেনে রাখো তোমার আমার চেয়ে আল্লাহর নবীর চেহারা সুন্দর ছিল তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বেশি বুজুর্গ ছিলেন বেশি প্রিয় ছিলেন তারপরও সেই নবীকে সাতাইশটা যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে সাতাইশটা যুদ্ধে কমান্ডারে পালন করতে হয়েছে আল্লাহ নবী দান্নান শহীদ করতে হয়েছে মাথা ভেঙ্গে লোহা ঢুকে গিয়েছে রক্ত দিতে হয়েছে এই জন্য আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন এই রকম তোমাদের সামনে আসবে আম হাসিব তুম আং আন্তাদুখুল জান্না তোমরা কি মনে করেছ এমনি বেহেস্তে ঢুকে যাইবা আরামে আরামে না আল্লাহ তালা সুরায়ে সৌরায় দুশো চোদ্দ বলছেন আমি হাসিব তোমরা মনে করেছ এমনি জান্নাতে ঢুকে যাইবা মাসালুল্লাদিন আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতুল বাসাউ তাদের উপরে কঠিন মুসিবত কঠিন মুসিবত চরম দুর্যোগ ভূমিকম্পের ন্যায় শত্রুদের হামলা এমনকি স্বয়ং রসুল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হয়েছেন মাতা নসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে এইরকম জুলুম নির্যাতন আসবে ভয় পেলে চলবে না বিজয় মুসলমানদের জন্য ঠিক কিনা تندیے বাদে مخالف সেনা ঘাবরা আই ও اوقاب یہ তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে অ মুসলিম যুবকেরা তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব বাস পাখির মতো যে কাল বৈশাখী ম্যাগ দেখলে ভয় পেয়ে চলে না বরং বাতাসের তালে তালে আর উপরে চড়তে থাকে তোমাদেরকেও সেরকম আমেরিকার সৈন্য আমেরিকার বিমানবহর দেখে ট্যাঙ্ক দেখে বোমা দেখে ভয় পেলে চলবে না তোমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তারা বিজয় দেওয়ার মালিক বিজয় দেওয়ার মালিক কে ওদের কাছে বোমা আছে মুসলিমদের ঝাড়ে বাস আছে বাস দিয়ে মোকাবেলা করতে পারলে আল্লাহ তারা বিজয় দান করবেন ঠিক কিনা ওদের বোমা দিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো ঠিক কিনা ইনশাল্লাহ সেই সময় এসে গেছে মুসলমান ওরা দুর্বল হয়ে যাচ্ছে মুসলমান তানা হচ্ছে জেগে উঠেছে সেই মুসলমান আবার এসেছে যেই মুসলমান ওমর হত্যার মতো তালি দেওয়া দেওয়া গায়ে দিয়ে হাতে ক্লাসিন কমিয়ে যুদ্ধ করছে ঠিক কিনা ইনশাআল্লাহ আমরা তৈরি হতে পারি বিজয় মুসলমানদের জন্য অপেক্ষা করছে না नसर मिनल्लाह अफतहुल करीब सबब पर फिर सदाकत का अदालत का शजात का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन এজন্য যাদের ভালো লাগে শুনবেন ভালো না লাগলে কি করবেন আপনি যদি আপনার কবরে যাবেন আমার কবরে আপনার কবরে যাবেন আমাদের দায়িত্ব ছিল সহি কথাগুলো বলার এই সমাজ বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা কি আমাদের কি করণীয় এইটার উপরে কিছু কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে যেন কবুল করে আমিন